করার এবং শোনার যে আল্লাহ রবুল্লা আলমিন তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমরা মূল আলোচনা শুরু করার আগে একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেই আমরা সিয়াম এবং জাকাতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা সিয়াম সংক্রান্ত কিছু কোরআন এবং সন্না থেকে আলোচনা করব এরপরে জাকাত সংক্রান্ত কিছু আয়াত এবং হাদিস আমরা আলোচনা করব এরপর ইনশাল্লাহ আমাদের প্রশ্নোত্তর থাকবে সিয়াম এবং জাকাত সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে জানার থাকলে আমরা সেগুলো আলোচনা করব এরপরে ইনশাল্লাহ সলাতুল আসার মাধ্যমে আজকের আমাদের এই হালাকাতুল জিকির শেষ হবে ইনশাল্লাহ প্রথমে যে বিষয়টি বলবো যে নবী সাল্লাহ আলহি উম্মতের জন্য সবচেয়ে বেশি যে আশঙ্কাটি করতেন সেটি হলো উম্মত এবাদত করবে না এই আশঙ্কা খুব কমই করতেন নবী সাল্লা ইসলামের যে আশঙ্কাটা ছিল যে উম্মত এবাদত করবে কিন্তু এবাদতটা একমাত্র করবে না মানে এবাদত করবে কিন্তু আবাদত একমাত্র আল্লাহর জন্য করবে না এই আশঙ্কাটা ছিল নবী সাল্লা ইসলামের সবচেয়ে বেশি কারণ অন্যান্য নবীর উম্মতারাও এবাদত বন্ধ করে নাই এবাদত আজও করে মুসা আলহিসালামের উম্মতারা আজও আবাদত করে ঈসা আলহিসালামের উম্মত আজও পৃথিবীতে হাজার হাজার বছর পরেও আবাদত করে কিন্তু তাদের আবাদতের সাথে আমাদের আবাদতের মৌলিক পার্থক্য যেটি সেটি হলো তারা আবাদত করেন একমাত্র আল্লাহর জন্য করেন না আল্লাহর জন্য কিছু করেন আবার পাশাপাশি নবী রাসুল অলি আউলিয়া বুজুর্গ সালেহীন তাদের জন্য কিছু করেন একমাত্র আল্লাহর জন্য করেন না দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো যে প্রত্যেক নবী সালাম তারা যেই সুন্নত পদ্ধতিতে এবাদত শিখাইতেন উম্মত পর্যায়ক্রমে আস্তে আস্তে সেখান থেকে দূরে সরে যেতেন নবীরা শিখে যেতেন একরকম পঞ্চাশ বছর পরে এটা হয়ে যেত আরেক রকম এজন্য দেখেন ইহুদিরা নামাজ পড়ে কিন্তু ইহুদিরা যে নামাজ পড়ে মুসা আলহিসাল্লাম তাদেরকে এই নামাজ শেখান নাই ইহুদিরা আজও পৃথিবীতে রোজা রাখে কিন্তু যে রোজা রাখে মুসা আলহিসাল্লাম তাদেরকে এই ধরনের রোজা শিখান নাই খ্রিস্টানরা নামাজও পড়ে রোজাও রাখে কিন্তু এই নামাজ আর এই রোজা ঈসা আলহিসাল্লাম তাদেরকে শিখান নাই নবী সাল্লা সাল্লামের সবচেয়ে বেশি আশঙ্কা ছিল যে আমার উম্মতের অবস্থাও এরকম হয়ে যেতে পারে এবাদত থাকবে কিন্তু এবাদত শুধুমাত্র আল্লাহর জন্য থাকবে না একমাত্র আল্লাহর জন্য থাকবে না আর এবাদত থাকবে কিন্তু এবাদত নবী সাল্লা সাল্লামের সুন্নতের আলোকে সুন্নত পদ্ধতিতে হবে না সুন্নত পদ্ধতিতে না হইলে সেটা কি হয় বেদাত এই জন্য নবী সাল্লাহাম প্রত্যেক আলোচনার শুরুতে প্রত্যেক খোদবার শুরুতে যেখানেই নবী সাল্লাহাম কথা বলতেন যখনই কথা বলতেন নবী সাল্লাহ সাল্লাম প্রথমেই এই কথা বলতেন আম্মাবাদ فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم নবী সাল্লাম বলতেন দুনিয়ার যত হাদিস আছে দুনিয়ার যত মানুষের বাণী আছে যত আইন কানুন আছে যত বিধিবিধান আছে সব কিছুর মধ্যে সর্বোত্তম হাদিস হল কিতাবুল্লাহ কেয়ামত পর্যন্ত সর্বোত্তম হাদিস খাইরুল হাদিস কোন রাওয়ায়তে আসছে আসদাকুল হাদিস আসদাকাল হাদিস কিতাবুল্লাহ আর কোন কোন রাওয়ায়তে আসছে ফাইন্না খাইর আল হাদিস কিতাবুল্লাহ তাহলে কোরআনে কারিম হলো খাইরুল হাদিস তাহলে কোরআনে কারিম কি কোরআনকেও হাদিস বলা হয় এটা তো নবিসামের এখানে পাইলেন কোরআনের আরেক নাম হাদিস হাদিস দুই রকমের একটা হলো হাদিসে সোবহান হাদিসে রাব্বুল আলমিন আর একটা হলো হাদিসে রাসুল্লাহ সাল্লাহাম একটা হলো আল্লাহ সুবান তাল্লাহার হাদিস আর একটা হলো রাসুল্লাহ সাল্লাহ ইসলামের হাদিস দোনোটাই কিন্তু হাদিস কোরআনও হাদিস নবী সাল্লাহ ইসলামের বাণী সুন্না সেগুলোও হাদিস এই জন্য কেউ যদি বলেন যে আমি হাদিস মেনে চলি তার অর্থ হইল কি তিনি কোরআনও মানেন শূন্যও মানেন দুইটারই আত্মেবা করেন এই জন্য পূর্বেকার ওলামাই কেরাম যারা আহলুসুন্না জামাতের ওলামাই কেরাম ছিলেন তারা সবসময় নিজেদেরকে বলতেন যে আহলুসুন্না আবার কখনো কখনো বলতেন আহলুল হাদিস এখানে আহলুল হাদিস মানে কোনো দল গোষ্ঠী সম্প্রদায় এর নাম আহলুল হাদিস না সমস্ত মুসলমানে আহলুল হাদিস কারণ কোন মুসলিম কি এমন আছে যিনি বলে যে আমি কোরআন সন্না মানি না এরকম কোন মুসলমান পৃথিবীতে আছে যে বলে যে আমি কোরআন মানি হাদিস মানি না সেও কাফের যে বলে যে আমি হাদিস মানি কোরআন মানি না সেও কাফের তারা দুজনে ইসলাম থেকে বের হয়ে যাবে তাহলে প্রত্যেকটা মুসলিমে কোরআনও মানে হাদিসও মানে তো এই জন্য ওই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই তারা সবসময় বলতেন যে আমরা আহলুল হাদিস এখানে আহলে হাদিস বলে কোনো দল গঠন করেন নাই তারা কোনো সম্প্রদায় না মানে যারাই আহলুসন্না জামাতের আকিদার উপরে আমলের উপরে প্রতিষ্ঠিত এরা সবাই আহলুস সন্না আবার আহলুল হাদিস একই জিনিস নবী সাল্লাহ সাল্লাম এখানে কথাটা স্পষ্ট করে দিয়েছেন হাদিসে কিতাবুল্লাহ দুনিয়ার সকল হেদায়তের মধ্যে সর্বোত্তম হেদায়ত হল মোহাম্মদ সাল্লামের হেদায়েত সুহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হেদায়েতকে কেয়ামত পর্যন্ত দুনিয়ার যত হেদায়ত আছে হেদায়ত মানে দুনিয়ার যত আইন কানুন বিধি বিধান রসুম রেওয়াজ যা আছে সবগুলোর মধ্যে খাইরুল হাদিয়ে সর্বোত্তম হেদায়ত নবী সাল্লাহ ইসলামের হেদায়ত এরপরে নবী সাল্লাম বলতেন ওয়াখাইরাল হাদিয়ে তোহা সবচেয়ে নিকৃষ্ট আমল নিকৃষ্ট কাজ নিকৃষ্ট আবাদত হলো নতুন নতুন জিনিস বানানো নতুন জিনিস বানানো এটা হলো সবচেয়ে নিকৃষ্ট কাজ মানে নতুন কেয়ামত পর্যন্ত আর কিছু বানানোর দরকার নাই কেন নাই আল্লাপাক সুরা আলমায়দার তিন নম্বর আয়াতে আল্লাপাক বলে দিচ্ছেন কোন দিন নাজিল হয়েছে আয়াতটা মাশাল্লাহ যে আমাদের ভাইয়েরা জান আপনারা দেখে এখনো এটাও জানেন না আপনারাই জন্য বেশি বেশি ওলামাই কেরামের সহবত লাগবে আমাদের অনেক ভাই ওলামাই কেরামের সহবত ছাড়া দিনের উপরে চলতে চায় ওলামাই কেরামের সহবতবিহীন দিনের উপরে চলা সম্ভব না যদি শুধু কোরআন আর সুন্না দিয়ে দিনের উপরে চলা সম্ভব হতো তাহলে পৃথিবীতে নবী লাগতো না আল্লাপাক কিতাব দিয়ে দিতেন যাও এই কিতাব পড়ে পড়ে আমল করো শুধু কিতাব পড়ে আমল করা হেদায়তের উপরে থাকার জন্য যথেষ্ট নয় ওই কিতাব সুন্নার ওলামাই কেরাম যারা ওই ওলামাই কেরামদের সোহবত বেশি বেশি থাকতে হবে সোহবত না থাকলে আপনি গোমরা হয়ে যাবেন আমাদের বাইদের বর্তমানে এটা বড় সমস্যা মনে করে যে কোরআন আর হাদিস পড়ে পড়ে সব আমল করে ফেলবে ওলামা কেরামের সোহবত কমে গেছে আপনি ঠিক আছে যে ওলামাই কেরাম বেদাত করতেছে সেরেক করতেছে তার সোহবত থেকে মুক্ত থাকলেন কিন্তু আপনার কোরআন সুন্নার আলেমত আছে নাই যারা কোরআন এবং সুন্নার উপরে আছেন বেদাত মুক্ত যারা মানুষকে কোরআন এবং সহি হাদিসের শিক্ষা দেন এ সমস্ত হলামা একরামের সহবতে তো আপনাকে বেশি বেশি থাকতে হবে সহবতে না থাকলে আপনি দিনও বুঝবেন না বরং যেই উদ্দেশ্যে আপনি ওই যে গরু যখন বেঁধে রাখে বেঁধে রাখার পরে গরু ছুটে যায় মাঝে মাঝে ছুটে গেলে দেখবেন যে ওই গরু আর ধরা যায় না বাঁধাটা ধরা যায় কিন্তু যদি একদিন ছুটতে পারে এটা সবসময় বাঁধে রাখে আজকে একদিন হঠাৎ ছুটে গেছে দেখবেন যে এটারে পুরা মাঠ সব দৌড়াই আপনি আর ধরতে পারবেন না মাঝহাবের তাকলিদের মধ্যে যারা তাকলিদের শখসির মধ্যে আছে তাদের তারা বান্দা আছে ঠিক আছে আপনি বান্দা থেকে ছুটছেন কি জন্য আপনি গুড ব্যাটার থেকে বেস্টে চলে যাবেন সবচেয়ে সহি ভালোটা আমল করবেন আল্লাহ সুবান বেশি নৈকট্য লাভ করবেন মোকাররাবিন হবেন সহি দিনের উপরে থাকবেন এই উদ্দেশ্যে তো বাইরেছেন বাহির হওয়ার পরে এই যে সহি দিনের উপরে থাকার জন্য যেই খোরাক আপনার দরকার সেই খোরাক তো আপনার লাগবে সেই খোরাক না পাইলে আপনি তো বরং আগে যেখানে ছিলেন ওইটাই ভালো ছিল ওখান থেকে আপনার বাহির হওয়ার দরকার ছিল না বাহির হয়েছেন যে ভালোর উদ্দেশ্যে সে ভালোই যদি না পান তাহলে আর বাইর হবেন কেন তখন উল্টা হেদায়ত পাওয়ার পরিবর্তে গোমরা হয়ে যাবেন খারেজি হয়ে যাবেন খারেজিরা কিন্তু খুব ভালো উদ্দেশ্যে বের হয়েছিল কিন্তু এরা সাহাবাই কেরামের সোহবত বঞ্চিত আবেগী যুবক দিনের ব্যাপারে আবেগের অভাব নাই তাদের খুব আবেগ দিন পালন করার জন্য খারেজিদের মতো মানে দিনের ব্যাপারে এত কঠোর এত কট্টর যুবক ওই যুগে ছিল না কিন্তু তারা বড় বড় সাহাবাই কেরামের সোহবত পান নাই এরা সোহবত বঞ্চিত যুবক সোহবত বঞ্চিত যুবক হওয়ার কারণে শেষ পর্যন্ত এরা গোমরা হয়ে গেছে দিন পালনের ব্যাপারে খুব আগ্রহী ছিল কিন্তু দিনের সঠিক বুঝ দিনের সঠিক ফাহাম এটা তারা পান নাই এজন্য আপনারা বেশি বেশি ওলামা একরামের সহবতে থাকবেন এটা না হলে এই সহি আকিদার উপরে তানাক্কুল বাইনাল মাজাহিবের উপরে থাকতে পারবেন না আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন দিকে যাব। আমি কোন রাস্তায় যাব। আমি এখান থেকে ধরেন রামপুরা যাইতে চাই এখন রামপুরা যাইতে চাইলে আমি কোন রাস্তায় গেলে ভালো হবে আগে এটা ঠিক করতে হবে আমি কি বসুন্ধরার এই গেট দিয়ে বাইরে এখান দিয়ে যাব না এই দিক দিয়ে বাইরে এই দিক দিয়ে যাব কোন রাস্তা দিয়ে যেতে চাই আগে সিদ্ধান্ত নিতে হবে সিদ্ধান্ত নেওয়ার পরে সিদ্ধান্ত নিলেন যে আমি এই রাস্তা দিয়ে যাব এখন ওই রাস্তা দিয়ে যাওয়ার জন্য ওই রাস্তায় যারা ইতিপূর্বে গিয়েছেন তাদের সন্ধান নিতে হবে যে ওই রাস্তা কারা কারা গেছেন ওই তারা কিভাবে গেছেন ওই সন্ধান নিয়ে তারপর আপনাকে রওনা দিতে হবে কিন্তু ওই রাস্তার কোনো খোঁজ খবরে নিলেন না যাই দেখলেন যে রাস্তা কাটা তা আপনি এবার কোন দিকে যাবেন যাওয়ার আগে খোঁজ খবর নিতে হবে না আপনি যখন তাকলিদের শখসির উপরে থাকবেন ফিকি মাজাবের ব্যাপারে তখন আপনি তাকলিদের ওলামাই কেরাম যারা তাকলিদের কিতাব যেগুলো সেগুলো নিয়ে থাকবেন আপনি যখন আপনি মনে করবেন যে না আমি তাকলিদে শখসি করব না আমি তানাক্কুল বাইনাল মাজাহিবেল আরবার উপরে থাকব। এবার আপনি তানাক্কুল বাইনাল মাজাহিবেল আরবার ওলামাই কেরাম কারা এটার খোঁজ নিতে হবে এই রাস্তা কারা কারা চলছেন যুগে যুগে তাদের খবর নিতে হবে তাদের কিতাবাদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে সর্বপ্রথম তানাক্কুল বাইনাল মাজাহিবেল আরবার উপরে কে চলছিলেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ এখন আপনি শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়ারই ছিলেন না তা আপনি কিসের এই রাস্তায় চলবেন আপনি যিনি মুরব্বী যিনি প্রথম এই রাস্তায় গেছেন দেখাইছেন এই রাস্তা আমাদেরকে সেই রাস্তার যিনি প্রধান মুরব্বী শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী ওনার সাথে সম্পৃক্ত থাকতে হবে ওনার কিতাবাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে তারপরে শায়েখ ইমাম ইবনুল কাইম ইমাম আজাহাবি ইমাম ইবনে কাসির তারপরে আপনার ইমাম কর্তবি তারপরে আল্লামা শাহলিউল্লাহ মহাদ্দেস দেহলবি ইমাম শাওকানি শাইক বিন বাজ শাইক মোহাম্মদ বিন সালে আল উসাইমিন শাইক নাসির উদ্দিন আলবানী রাহেমাহমুল্লাহ শাইখ মোহাম্মদ আল আমিন আর শানকিতি রাহেমাহুল্লাহ এইরকম যারা এই রাস্তার বিশাল বিশাল নদী বিশাল বিশাল জাহাজ বিশাল বিশাল সাগর তাদের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে তাদের কিতাবাদি থেকে নলেজ নিতে হবে না হয়তো আপনি সঠিক রাস্তার উপরে থাকতে পারবেন না কয়দিন পরে দেখবেন যে এখানে আমার কাছে একটা আলোচনা শুনছেন এখানে পাশে আরেক মসজিদে গেছেন ওই হুজুরের জুব্বা আরো বড় পাগড়ি দেখছেন যে আরো সুন্দর রং বেরঙ্গের পাগড়ি করলেন যে না মানে এই মেম্বার থেকে এই হুজুর তো আরো বড় হুজুর এবার এখানে আসি একটা আমল করলেন ওখানে যাই বলবেন যে না ওইটা ঠিক নাই হুজুর যাতে এত বড় হুজুর উনি যেটা কয় এটাই ঠিক যেখানে যাবেন সেখানে দৌড়াইবেন কারণ আপনি তো সঠিক রাস্তায় পান নাই আপনি এখন অন্ধকারের মধ্যে ঘুরতেছেন এজন্য আগে আপনার রাস্তা ঠিক করতে হবে আপনি কোন রাস্তায় চলবেন সেই রাস্তার সন্ধান সেই রাস্তার অগ্রপতি কোলামাইকেরাম যারা আছেন তাদের সহবতে আপনাকে বেশি বেশি থাকতে হবে যত বেশি সহবতে থাকবেন তত বেশি সেই রাস্তার দিন আপনি শিখতে পারবেন সেই রাস্তার মাসালা মাসাইল লাগবে যেমন এই যে রমজানের মাসালা মাসাইল জাকাতের মাসালা মাসাইল দুই রাস্তার মাসালার মধ্যে কিছু তফাত আছে আপনার তাকলিদে শখসেই করে যদি মাসালা আমল করেন তাহলে একরকম হবে আর তানাকুল বাইনাল মাজাহিবুল আরবার উপরে যদি আমল করেন তাহলে মাস আলা কিন্তু একটু ভিন্ন হবে কিছু কিছু মাস আলায় আপনাকে সেই মাসালাগুলো জানতে হবে জাকাতের ক্ষেত্রে এরকম হবে হজের ক্ষেত্রে এরকম হবে এই মাসালাগুলো সম্পর্কে নলেজ থাকতে হবে আমরা যে কথাটা বলতেছিলাম নবী সরাম বলতেছেন ওয়াশারাল উমরে মোহদাসা তোহা সবচেয়ে খারাপ আমল খারাপ জিনিস হলো নতুন নতুন জিনিস বানানো ওয়াকুল্লা মহদাসা তিন বেদা নতুন নতুন জিনিস যেগুলো বানানো হয় এগুলার নাম বেদাত এই নামটা কে দিচ্ছেন নবী সালাম দিচ্ছেন এটার নাম বেদাত এরপরে বলছেন ওয়াকুল্লা বেদাত দলালা যত বেদাত আছে সব বেদাত দলালা নবী সাল্লাম বলতেছেন কুল্লা বেদাহাতিন দলালা আমরা বলি যে না বেদাত তো সবগুলা দলালা না কিছু হাসানা কিছু সাইয়া বাস এই এবার রাস্তা খুলে গেছে বেদাতের যখন দুই ব্যাগ করে নিলাম যে এটা বেদাতে হাসানা এটা বেদাতে সাইয়ে আ তখন এবারে যত বেদাত করি আর বেদাত নাই সব হাসানা হয়ে গেছে সাইয়া বলতে আর কিচ্ছু নাই সব হাসানা বেদাত কিন্তু এই জন্য নবিসাম বাক করেন নাই নবিসাম বলছেন কুল্লা বেদাত যত বেদাত কুল্লা বেদা কুল্লা বেদান্ত বুঝেন কুল্লা বেদা মানে সব বেদা কুল্লা দলালাতিন সমস্ত দলালা সমস্ত গুমরাহি জাহান নামে যাওয়ার কারণ আমাদের আলোচ্য বিষয় বেদাত না বেদাতের আলোচনা করলে আমরা আজকে তিন চার ঘন্টা শেষ করতে পারবো না ওইদিকে যাব না সূচনাতে যে কথাটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো আমাদের অনেকের কাছে এখনো বেদাতে স্পষ্ট হয় নাই সুন্নত কোনটা বেদাত কোনটা এটাই স্পষ্ট হয় নাই এই ব্যাপারে এখনো আমরা মূর্খতার মধ্যে আছি আর সুন্নত আর বেদাত যদি আপনি ভেসে চলতে চান যদি সুন্নতের উপরে থাকতে চান কঠিন কঠিন সতর্ক থাকতে হবে বেদাত এমনভাবে ঢুকে যাবে আপনি টেরো পাবেন না মনে হবে যে মানে আপনি তো ভালো একটা করে ফেলছেন ভালো একটা কাজ করে ফেলছেন বেদাত গুলা কিন্তু এরকম বেদাত কোনো খারাপ জিনিসের নাম বেদাত না বেদাত ভালো জিনিসের নাম বেদাত হলো সব ভালো ভালো জিনিস এবং শূন্যতার থেকে বেদাত দেখতে অনেক সুন্দর অনেক মজাদার দেখবেন যে ফসল লাগাইছেন দেখবেন যে অরিজিনাল ধান যেগুলা এগুলা নিচে পড়ে রয়েছে আগাছা যেগুলা সেগুলা দেখবেন যে সবার উপরে দ্রুত তাড়াতাড়ি বেড়ে গেছে এবং সেগুলো এমন বিস্তার লাভ করতেছে সারও দেওয়া লাগতেছে না পানিও দেওয়া লাগতেছে না কঠিন ভাবে বিস্তার লাভ করতেছে সেগুলো ঠেলায় অরিজিনাল গুলা মরে যাইতেছে নষ্ট হয়ে যাচ্ছে এরকম হচ্ছে না বেদারটা হলো এরকম বেদারটা এত সুন্দর দেখতে এত সুন্দর পড়তে এত সুন্দর এত মজাদার আপনি টেরে পাবেন না যে আপনি ওই কুল্লা বেদাতিন দলালার মধ্যে ঢুকে গেছেন এজন্য সব জায়গায় সতর্ক থাকতে হবে যে আমি যে আমলটা করতেছি এটা ক্ষুদ্র আমল হোক এটা একটা শূন্যতর উপরে আছে কিনা যেমন দেখেন আজকে আমরা আজকের যুগে এই যে আমরা বয়ান করি খতাবা বয়ানের আরবি হলো খতাবা এটা একটা শিল্প এটা একটা সাহিত্য আল্লাহ রসুল সাল্লা সাল্লাম পৃথিবীর সবচেয়ে বড় খতিব খতিবে আজম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দাওয়ার একটা বড় মাধ্যম হলো খতাবা খোদ্া খোদ্া একটা সাহিত্য একটা শিল্প নবী সাল্লা সাল্লাম এটার পদ্ধতি শিখাই দিয়ে গেছেন খোদবার শুরুতে সালাম দিতে হবে আসসালাম ও কাবলাল কালাম নবী সাল্লাম বলছে তুমি কথা বলবা মানুষের উদ্দেশ্যে কথা বলার আগে সালাম দাও আজকে দেখেন আমাদের বক্তারা সালাম আগে দেনা প্রথমে লম্বা একটা হাম সানা যা যা পড়ার দরকার পড়ল পড়ার পরে কতক্ষণ বালাগালুলা কতক্ষণ আল্লাহ সাল্লাহ আল্লাহ সাইয়েদানা গান তান করে সুত্তর করে তারপরে যায় আমার সম্মানিত উপস্থিত বেড়াদারানে ইসলাম পদ্মার আডালের মা বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রায় পনেরো বিশ মিনিট আধা ঘন্টা পরে যাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেখতে তো খারাপের কিছু না ভালো জিনিস ভালো জিনিস না এখানে খারাপের কি আছে কিন্তু সুন্নত থেকে উনি বিচ্ছুত হয়ে গেলেন সুন্নত ছিল উনি কথাবার্তা শুরু করার আগে সালাম দিবেন নবী সালাম যত জায়গায় খোদবা দিচ্ছেন কথা বলছেন আগে সালাম দিয়ে তারপরে শুরু করছেন ইন্নাল হামদালিল্লাহ কিন্তু আমরা দেখেন ওলামাই কেরাম যারা আমরা আপনাদেরকে দিন শিখাবো তারাই সুন্নত থেকে সরে গেছে টেরো পাই এরপরে দেখেন এই যে যে খোদবাটা আমরা পড়ি ইন্নাল হামদালিল্লাহ নাহমাদহু আনাস্তা ইনুহু আনাস্তা এটা আজকে ওলামাই কেরাম পড়ে না বক্তারাও বলে না এটা খালি বিয়ের খোদবা শোনা যায় আমাদের দেশে বিয়ে যখন হয় বিয়ের একটা খোদবা দেয় না বিয়ের খোদবার মধ্যে এটা শোনা যায় মানে আমাদের দেশের আমরা মনে করি যে এটা মানে বিবাহের খোদবা তোর নাকাহ অনেক বইতে লেখা আছে তোর নাকা এটা অথচ নবী সাল্লা যতগুলো খোদবা দিছেন জুমার খোদবা হোক জুমার বাহিরে হোক ঈদের দিনে হোক যখনই খোদবা দিছেন তখনই নবী সাল্লাম এই এই সেম কথাগুলা বলছেন কিন্তু আমাদের বক্তারা এখন এই কথাগুলা বাদ দিয়ে এই কথাগুলো বলে না মনে করে যে এই কথাগুলা সে পুরাতন কথা প্রাচীন কথা তাহলে আমি যদি আধুনিক কিছু আবিষ্কার না করি তা আমি বড় বক্তা হইলাম কেমনে মানে উনি খতিবে আজম মোহাম্মদ রসোল্লাহামের থেকে আরো বড় ক্ষতি হইতে চায় এই জন্য এগুলা ভাব দিয়ে নতুন নতুন বাক্য নতুন নতুন কঠিন কঠিন জটিল জটিল বাক্য মনে করে যে এগুলো বলতে পারলে যে আমি বড় বক্তা এক সময় আমি এই আরবি সাহিত্যের একটা সাহিত্য আছে সবচেয়ে কঠিন সাহিত্য মাকামা মাকামা নাম শুনছেন আব্বাসী যুগের শেষ দিকে এসে এই সাহিত্যটার উদ্ভব হয়েছে মাকামা দুইজন বড় বড় সাহিত্যিক আছে একজন বদিউজ্জামান হামাজানি একজন হলো হারিরি এরা একজনে পঞ্চাশটা করে মাকামা লিখছেন মানে মাকামাগুলো হলো গদ্য কিন্তু আপনার কাছে পড়লে মনে হবে পদ্য আসলে গদ্য কিন্তু পড়ার সময় মনে হবে কবিতা প্রতিটা লাইন এমন সুন্দর করে করে ছন্দ মিলানো এত কঠিন কঠিন আরবি ব্যবহার করছে যে আপনি আশ্চর্য হয়ে যাবেন মানে কত বিশাল সাহিত্যের আরবি ভাষার উপরে জ্ঞান থাকলে কঠিন কঠিন বাক্য আবার লিখছেন গদ্য কিন্তু মনে হবে কবিতা পদ্য ছন্দ ছন্দ দিয়ে আমরা ছোটবেলা যখন মাদ্রাসায় পড়ি তখন এরকম বক্তাদের কাছে যখন শুনতাম ওয়াজের মধ্যে তা আমি ওই এই বদিউজ্জামান হামাজানের পঞ্চাশটা মাকামা আছে হারেরির পঞ্চাশটা মাকামা আছে এই পঞ্চাশটা পঞ্চাশটা একশোটা মাকামা একশোটা মাকামার শুরুতেই ওনারা এরকম কঠিন কঠিন কতগুলা বাক্য ওনারা লিখছেন এই কত কষ্ট করে বাক্যগুলো মুখস্থ করছে যে ওয়াজ করতে গেলে আগে এই কঠিন কঠিন বাক্যগুলো বলবো বলার পরে মানুষ মনে করবে যে ওরে আল্লাহ এই হুজুর তো এমন কঠিন কঠিন শব্দ বলতে পারে বাংলাদেশের আর কোনো হুজুর তো পারে না আমি হয়ে যাবো বিশাল বক্তা বাংলাদেশের কত কষ্ট করে এগুলো সব মুখস্থ করছি আল্লাহ পরে যখন জানতে পারলাম যে এগুলোর মধ্যে যদি হেদায়েত হইতো তাহলে তো খাইরুল হাদিয়ে হাদিও মোহাম্মদিন সাল্লা সাল্লাম হইতো না তাহলে বদিউজ্জামান হামাজানির ওগুলার মধ্যে হেদায়ত না হেদায়ত কিসের মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাক্যের মধ্যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম খোদবা শুরু করাতে কি বলতেন এগুলাই যে কথাগুলো আমি এখন বললাম আগে প্রথম দিকে যে চারটা কোরআন একাডেমের আয়াত সহ নবী সাল্লাম এই কথাগুলো প্রত্যেক খোদবায় বলতেন অথচ আমাদের বক্তারা এখন এটা বলে না এবং সাহাবাই কেরাম বলতেন যে একজন খতিব কোনো জায়গায় ওয়াজ করতে গেলে বক্তব্য দিতে গেলে এই চারটা আয়াত যদি নবিসামের সুন্নত মোতাবেক তালাবাত করে শুনান তো এটাই খোদবার জন্য যথেষ্ট হয়ে যাবে সোভান মানে আর ওয়াজ নসিহত লাগবে না এটাই ওয়াজ নসিহতের জন্য যথেষ্ট এই জন্য নবিসাম এই এই চারটে আয়াত সব জায়গায় বলতেন মানে এটা বলার পরে আপনি যদি আর কিছু ওয়াজ নাও করেন আমি ধরেন আপনাদের এখানে আসলাম কিছু বলার জন্য এই চারটে আয়াত শুনাই দিয়ে যদি চলে যায় তো বাস ওয়াজ হয়ে গেছে নবিসাম এটাকে ওয়াজের জন্য যথেষ্ট মনে করতেন এই চারটে আয়াতে কারিমাকে অথচ এখান থেকে আমরা সরে গেছি টেরো ফাইন্যান্সে আমরা সুন্নত থেকে বিচ্ছুত হয়ে গেছি আমাদের বড় বড় বক্তা দেখবেন যে এই আয়াতগুলো তালাবাদ করে না এই খোদবাটা পড়ে না সুন্দর সুন্দর জটিল জটিল বাক্য বলে বলে তারা প্রথমে শুরু করেন যে মানুষ যাতে মনে করে যে উনি বড় বক্তা উনি বড় কঠিন কঠিন আরবি বলেন তাহলে সুন্নতের উপরে আস্তকামত থাকা এটা অনেক জটিল এবং কঠিন বিষয় আমরা যখন এই একটু আগে দরদ পড়তেছিলাম আমরা খোদবার আয়াত এবং হাদিসের পরে দরদ পড়লাম না আল্লাহ আল্লাহ মোহাম্মদ আল্লাহ আলী মোহাম্মদ এই দরদ পড়ার সময় দেখা গেছে আমি দরদ পড়তেছি আপনি মনে করতেছেন যে হুজুর এত সুন্দর করে দরদ পড়তেছে আমিও হুজুরের সাথে সাথে একটু পড়ি কিন্তু এটা অনেক মজাদার খুব সুন্দর লাগে এবং আমি যদি আরো সুর করে করে গান করে করে গাইতাম আধা ঘন্টা আরো মজা লাগতো আমি একটা গান গাইতাম তারপরে বালাগাল উলা বিকামা আলি বলতাম সবাই মিলে আল্লাহ সাল্লি বলতাম সোনার মদিনা যাইতে মনে চায় আরো যা যা আছে এগুলো বলতাম কি মজা লাগতো এগুলো কিন্তু অনেক মজা অনেক আবেগ অনেক সুন্দর খারাপের কিছু নাই কিন্তু বলি না কেন বলেন নাই কেন কল্লা বেদাত বেদাত অনেকে বেদাতকে কোনো বিষয় মনে করে না বলে যে বেদাত আবার কি মানে বেদাত কয় তুমিও বেদাত তুমিও তো রাসুলের যুগে ছিল না তোমার পাঞ্জাবি এটাও বেদাত <laughs> মানে বেদাত তাদের কাছে কোনো বিষয় না আর বেদাতে চিনার একটা সহজ উপায় আপনাদেরকে শিখাই দিই যে বেদাতে চিনার সহজ উপায় হলো আপনাকে বলবে যে এটা যে করা যাবে না কোথায় পাইছ দেখাও এইটা যিনি বলবো আপনি সহজে বুঝে ফেলবেন আল্লাহ এর রক্ত মাংস হাড্ডি সব বেদাতে ভরপুর বেদাতে চিনে যাবেন তার সাথে আর কথা বলা লাগবে না বুঝে যাবেন যে এটা অরিজিনাল খালেজ বেদাতি আপনাকে একটা জিনিস বললে বুঝে যাবেন বলবো যে এই এটা যে করা যাবে না কই পাইছ দেখাও করা যাবে এটা খুঁজবে না আপনার কাছে যে এটাতে করা যাবে কোথায় পাইছো এটা খুঁজবে না বলবে যে এটা করা যাবে না এটা করলে বেদাত হইব এটা কই পাইছো তো এটার উত্তর হলো আমাদের অনেক ভাইয়েরা উত্তর দিতে জানে না এটার উত্তর হলো যে এটা তো দলিল নাই বলেই বেদাত ওই পাইছি তো পাইলে তো এটা আর বেদাহাতে হইতো না ফাইনেই বলে তো এটা বেদাত এটা কোথাও দলিল নাই দলিল নাই বলে এটা বেদাত যদি দলিল থাকতো তাহলে কি আর বেদাত হইতো না তো ওই বেদাতই জানে যে এরে যদি বলি যে এটা কোথায় পাইছো দেখাইতে পারলে তোমার পাঁচ লাখ টাকা দিব তো এ তো দেখাইতে পারবে না কারণ এটা তো কোথাও নাই তাহলে হে দেখাইবো কোথা থেকে আপনি জবাব দিবেন যে ভাই এটা নাই বলেই তো এটা বেদাত আর এবাদতের ক্ষেত্রে নীতিমালা হইল যিনি বলবেন এটা এবাদত তিনি দলিল দেখাবেন আচ্ছা শুনেন এক জায়গায় জমি নিয়ে বিরোধ লাগছে এ কয় জমি এটা আমার এ কয় আমার দলিল দেখাইব কে হ্যাঁ যে দাবি করবে যে এটা আমার জমিন সে দেখাইব যে দলিল মানে যে আসে অবৈধ দখল করতে আসছে সে দলিল কোথা থেকে দেখাবো তার কাছে তো দলিল নাই সে অবৈধ দখল করে আছে এজন্য বুঝতে হবে যে দলিলটা কে দেখাবে এবাদতের ক্ষেত্রে যিনি বলবেন যে এটা আবাদত তিনি দলিল দেখাবেন যিনি এবাদত না বলবেন তিনি দলিল দেখানো লাগবে না যদি বলে যে এই যে নামাজের পরে সম্মিলিত মুনাজাত এটা যে বেদাত কই পাইছেন দেখান তো দলিল কে দেখাইব যিনি মুনাজাত করবেন তিনি দলিল দেখাইবেন যিনি বলবেন যে মুনাজাত নাই তিনি দলিল দেখানো লাগবে না তিনি দলিল নাই বলেই তো করে না দলিল থাকলে তো উনিও করতেন যিনি করতেছেন উনি দলিল দেখাবেন যে উনি কই পাইছেন উনি নবী সালাম নামাজ ফরজ হওয়ার পরে দীর্ঘ দশ বছরে নবী সালাম প্রায় কম বেশি আঠারো হাজার ওয়াক্তের ইমামতি করছেন উনি দেখাবেন যে যে নবী সালাম আঠারো হাজার ওয়াক্তের মধ্যে কমপক্ষে এক হাজার ওয়াক্তে বা দুই হাজার ওয়াক্তে বা পাঁচশো ওয়াক্তে নবী সালাম আমাদের সকল সাহাবিদেরকে নিয়ে এইভাবে এইভাবে দোয়া করছেন এই দলিলটা উনি দেখাবেন উনি না দেখায় যদি আপনাকে বলে যে এটা করা যাবে না কই পাইছ এটা হলো জাহালত এবং ওই বেদাতি বুঝবেন যে এই বেদাতে যাই হোক আমরা ওদিকের আলোচনা যাব না এই দরুদটা যখন পড়তেছিলাম তখন আপনারা অনেকে কিন্তু আমার সাথে পড়ছেন পড়ছেন না এই জন্যই এতক্ষণ কথাগুলো বললাম এই যে পড়ছেন শুনতে কিন্তু ভালো লাগছে আমার কাছেও ভালো লাগছে যে আপনারা দরুদ পড়তেছেন আপনাদের কাছে মজা লাগছে যে রাসুলের উপর একটা খালেজ নির্বেজাল দরুদ পড়তেছি কিন্তু নির্বেজাল দরুদ পড়তে যায় কি করছেন বেদাত করছেন এই জন্য বেদাত মানে এত সূক্ষ্ম জিনিস তেরো পাইবেন না কোনখান দিয়ে বেদাত হয়ে যাচ্ছে আপনি যদি সতর্ক না থাকেন এই জন্য দরুদ একাকি আবাদত এনফেরাদি আবাদত দরুদ কিন্তু জামাতের আবাদত না আপনাকে জানতে হবে কোনটা জামাতি আবাদত জামাতবদ্ধ আবাদত কোনটা একাকি আবাদত আপনি মাগরীবের নামাজ তিন রেখাত প্রথমে তারপরে দুই রেখাত প্রথম তিন রেখাত হলো জামাতবদ্ধ আবাদত পরের দুই রেখাত হলো এনফেরাদি আবাদত এখন আমি যদি কই আজকে বড় হুজুর আসছি ওই দিক থেকে প্রতিদিন তো দুই রেখাত শেষে একা একা পড়েন আজকে প্রথম তিন রাখা তো আমার সাথে জামাতে পড়েন পরের দুই রাখা তো জামাতে পড়ি কি বলেন প্রতিদিন তো আর আমি আসি না এত কষ্ট করে আসছি আজকে তা আমাকে পাইছেন আরো দুই রাখার জামাতে পড়ি অসুবিধা কি অসুবিধাটা কি হ্যাঁ মানে পরের দুই রেখাতে ইস্তেমাই আবাদত না জামাতে পড়া যাবে না যত বড় বুজুর্গ আসুক আর যেই আসুক পরের দুই রেখাত একাকেই পড়তে হইব প্রথম তিন রেখাত জামাতবদ্ধ আবাদত সুতরাং ছোট্ট ইমাম ইমাম কিচ্ছু জানে না কোন রকম ক্যারাটটা জানে তাও জামাতে পড়তে হবে যদি বলেন যে না ইমাম নাই আজকে সবাই একা একা পড়ি পারবেন ইমাম না থাকলেও একজনের জোর করিয়ে হলেও ইমাম বানাইতে হইব অনেকে যাইতে চায় না ভয়ে ইমাম এখন কি করবেন ইমামতির যোগ্যতা কেউ নাই একজনকে বানাই হলেও পড়তে হবে কারণ এটা ইস্তেমাই আবাদত আর পরের দূরে কাতে বড় হুজুর পাইলেও আপনি পরের দূরে জামাতে পড়তে পারবেন না কারণ এটা এনফেরাদি আবাদত দরুদ হলো এনফেরাদি আবাদত দরুদ এস্তেমাই আবাদত না দরুদ জামাতবদ্ধ আবাদত না দরুদ একা একা আবাদত আপনি একা একা আবাদতের যদি জামাতের সাথে পড়েন এটাও সুন্নতের খেলাপ আবার জামাতের আবাদতকে যদি একা একা পড়েন এটাও সুন্নতের খেলাপ এই জন্য খেয়াল রাখবেন যত বড় হুজুরে দরদ পড়ুক আপনি বড় হুজুরের সাথে সাথে পড়বেন না আপনি মনে মনে পড়বেন এই সুন্নতের বিষয়গুলো খেয়াল রাখবেন আমরা আসি প্রথমে সিয়াম এখন সাবান মাস সাবান মাসের পরে আসতেছে কোন মাস সাবান মাসের আগে গেছে কোন মাস মাস আল্লাহ এদিকে তো ভালো নলেজ যে সাবানের আগে রজব গেছে সাবানের পরে হইল রমাদান আল্লাহ আকবর বারোটা মাসের মধ্যে সবচেয়ে ফজিলতময় মাস কোনটা রমাদান আল্লাহ সুবান আমাদেরকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাপাক সুরা জাহরিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাপাক বলছেন ওয়ামা অর্থ হইল শেষের যে শব্দটা ওয়ামা খালাক্তুল জিন্নাওয়াল ইনসা আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি ইল্লা বুদুন কিসের জন্য শুধুমাত্র আমার এবাদতের জন্য এখন আল্লাহ পাকের এবাদত তো মুশ্রিকেরাও করে করে না তাহলে আল্লাহ তাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন উদ্দেশ্য কি সফল হচ্ছে কেন হচ্ছে না একমাত্র আর এখানে একটা অর্থ বুঝতে হবে যে লিয়া বোধন অর্থ হলো লি ইউয়া হেদন মানে আল্লাহ পাক মানুষের জিন সৃষ্টি করছেন তাওহিদি আবাদাতের জন্য খালি আবাদাতের জন্য না মানে লিয়া বদনের অর্থ ছেড়ে দেখবেন লিয়া বদন অর্থ হলো লি ইউয়া হেদুন মানে আল্লাহ পাক মানুষের জিনকে সৃষ্টি করেছেন তাও হিদি আবাদতের জন্য খালি আবাদতের জন্য না মানে আবাদতটা হইতে হবে তাওহিদের ভিত্তিতে খালেজ ভাবে আল্লাহর জন্য আল্লাহর বান্দা যখন পৃথিবীতে আসবে যখন ইমান আনবে তখন তার মূল কাজ হলো তাওহিদ আল্লাহর তাওহিদের ভিত্তিতে আবাদত করবে এখন তাওহিদের ভিত্তিতে আবাদত করতে গেলে যখন আপনি তাওহিদের উপরে আবাদত করবেন তখন আপনার আমার অন্তরে সৃষ্টি হবে কি আপনি তাওহিদের ভিত্তিতে যদি আবাদত করেন আপনার অন্তরে যেটি সৃষ্টি হবে সেটি হলো তাকোয়া তাকোয়া তাকোয়া তৈরি হবে অন্তরে যে জিনিসটি তৈরি হবে সেটার নাম তাকোয়া অনেকগুলো জিনিসের মাধ্যমে আল্লাহ সুবান বান্দার অন্তরে তাকোয়া তৈরি করেন আল্লাহা কোরআন একাডেমির শুরুতেই বলছেন আলিফলামিম দালিকাল এমন একটা কিতাব তোমাদেরকে দিতেছি লা রইবাফি যেটার ব্যাপারে কোনো ধরনের বিন্দুমাত্র সন্দেহ নাই এই কিতাবের মধ্যে যা কিছু আছে একটা কথার ব্যাপারেও বিন্দুমাত্র কোনো সন্দেহের অবকাশ নাই অনেক সময় দেখা যাবে কোরআনে কারিমের কথার সাথে বিজ্ঞানের কথার মিল নেই অনেক মুসলমান মনে করে হয়তো কোরআনের আয়াতে ভুল আছে কোরআনের কথায় ভুল আছে এরকম মুসলমান আছে আমি আর আপনি কইতেছি যে না না কিন্তু এরকম মুসলমান বাংলাদেশেও আছে যারা মনে করে কোরআনে কারিমের কথার মধ্যে ভুল আছে বিজ্ঞানের কথায় ভুল নাই কিন্তু একজন মুমিন সর্বপ্রথম ইমান আনবে দালিকাল কিতাব বলা রইবাপি এটা এমন একটা কিতাব দুনিয়ার সব কিছুর মধ্যে ভুল আছে কিন্তু আমার আল্লাহর এই কিতাবের মধ্যে ভুল নাই যদি বিজ্ঞানের সাথে না মিলে বুঝতে হবে আমার কোরআন ঠিক আছে বিজ্ঞানে ভুল যদি আমার বিবেকের সাথে যুক্তির সাথে না মিলে বুঝতে হবে আল্লাহর কোরআন ঠিক আমার বিবেকে গন্ডগোল আছে আমার বিবেকের মধ্যে আমার বুঝের মধ্যে আমার যুক্তির মধ্যে গন্ডগোল আছে কোরআনে কারিমের কোনো কথা যদি আমার পরিবার সমাজ বিভিন্ন রসুম রেওয়াজ আইন কানুনের সাথে না মিলে বুঝতে হবে আমার কোরআন ঠিক আছে আমার সমাজ আমার রসুম আমার রেওয়াজ আমার আইন কানুনের মধ্যে গন্ডগোল আছে এই জন্য আল্লাপাক শুরুতে বলছেন জালিকাল কিতাব যে লোক এই কিতাবের উপরে ইমান আনবে সে এই বিষয়ে একেবারে কঠিন ভাবে ইমান আনতে হবে যে লাফি এই কিতাবের মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই হুদাল্লিল মুতাকিন আর এই কোরআনে কারিম দুনিয়ার মানুষদেরকে যেই রাস্তাটা দেখাবে সেটা হলো তাকোয়ার রাস্তা সেটা হলো তাকোয়ার রাস্তা কোরআনে কারিমের কাজে হলো দুনিয়ার মানুষদেরকে কি দেখায় তাকোয়ার রাস্তা দেখায় তাকোয়ার রাস্তা কোনটা সেটা দেখাবে আল্লাহ পাক এই জন্য কোরআনে কারিমের মধ্যে এমন কতগুলো রাস্তা দেখাইছেন যেই রাস্তাগুলো কি করে মানুষের অন্তরে তাকোয়া তৈরি করে একটা রাস্তা দেখাইছেন আলা আল্লাহ পাক বলেন তোমাদের অন্তরগুলাকে প্রশান্ত করে নাও ঠান্ডা করে নাও অন্তরগুলাকে স্থির করে নাও কাল্প অর্থ হল নড়াচড়া করা অস্থির মানে আমাদের ভিতরে যে কাল্পটা আছে কাল্প মানে এটা সবসময় এক অবস্থা থাকে না কালবের কাজ হলো এখন এক রকম আছে দশ মিনিট পরে আরেক রকম এখান থেকে বাহির হইলে আরেক রকম বাসায় গেলে আরেক রকম দেখবেন যে এখন এখানে আছেন কোরআনের কথা শুনতেছেন আল্লাহর জিকিরের কথা শুনতেছেন এখন কিন্তু কাল একরকম আবার কতক্ষণ পরে বাহির হইবেন কাল ভইব আরেক রকম বাসায় যাবেন কাল ভইব আরেক রকম কালকে সকালে কাল ভইব আরেক রকম অফিসে যাবেন আরেক রকম দোকানে যাবেন আরেক রকম কাল কিন্তু একসময় একরকম থাকে এই জন্য আল্লাহ পাকের কাছে নবী সালাম দোয়া করতেন ইয়া মোকাল্লেব আল কলুব কালবি আলা তিক হে মোকাল্লেব আল কলুব হে কালবের নড়াচড়াকারী মানে যে কালবের তুমি পরিবর্তন করাও তুমি নড়াচড়া করাও কালবের মালিক হলে তুমি সাব্বেত কালবি আলা তিকা আমার কলবটাকে তোমার আনুগত্যের উপরে সাবেত করে দাও আল্লাহ বলেন তোমার কলবকে যদি শান্ত রাখতে চাও ঠান্ডা রাখতে চাও কি দিয়ে ঠান্ডা করবা আল্লাহর জিকির দিয়ে তোমার কলপটাকে ঠান্ডা করো এতমিনান করো এতমিনান মানে বিল হুদু দেখবেন যে মসজিদে নবীতে নবী সাল্লা ইসলামের কবরের এই পাশে যেটা রাউদাতুমের রিয়াদিল জান্না এই জায়গায় মানুষ নামাজ পড়ার জন্য হুমডি খেয়ে পড়তেছে না তো এরা ব্যারিকেড দিয়ে রাখছে এখান দিয়ে একটা ব্যারিকেড এখান দিয়ে একটা ব্যারিকেড কিছু ঢুকায় আবার কিছু ঢুকায় এভাবে করে তো এখানে একজন শাহেখ কিন্তু দাঁড়ায় দাঁড়ায় কিছু কথা বলে বলে না শুনছেন না একজন শাহেখের হ্যাঁ, ওই শাহেখ আবার কিছু বাংলাও জানে মানে মাঝে মাঝে দুই একটা বাংলাও বলে হিন্দিও বলে উর্দুও বলে <laughs> বিভিন্ন ভাষায় বলে সবারই বোঝানোর জন্য তো উনি যখন ওই যে গেটটা খুলে মানুষ তো একেবারে কার আগে কে যাব তো উনি তখন বলে বিল হুদু বিল হুদু বত্তমানি না বিত্তমানি না বিত্তমানি না বিল হুদু বিলহুদু বিত্তমানি মানে হলো শান্তভাবে শান্তভাবে আস্তে আস্তে এটাও বলে আহেস্তা আহেস্তা আস্তে আস্তে বাংলাও বলে দুই একটা এটার আরবি হলো বিলহুদু ওত্তামানি না মধ্যে ব্যবহার করছেন আল্লাহ তোমার অন্তরকে যদি শান্ত রাখতে চাও ঠান্ডা রাখতে চাও প্রশান্ত রাখতে চাও তো বেশি বেশি আল্লাহর জিকিরের মাধ্যমে ঠান্ডা রাখো সুহান আল্লাহ আল্লাহর জিকির ছাড়া এই কলব আর কোনো কিছু তো ঠান্ডা হয় না এই তাকোয়া শিখার জন্য অন্তরে তাকোয়া তৈরি করার জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন আরেকটা আবাদত দিচ্ছেন এই আবাদতের নাম হলো সিয়াম সুরাল বাকারার একশত তিরাশি থেকে শুরু করে তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই পাঁচটি আয়াতে কারিমে আল্লাপাক একসাথে সিয়ামের বর্ণনা দিচ্ছেন আমরা আরে বলবেন যে আমরা আমরা বলতে ভয় কিসের আপনি এখনো নিজেকে ইমানদার মনে করতে পারেন না নাকি সন্দেহ আছে দেখবেন যে জিজ্ঞেস করলে ইয়াইল্লাদিনা আমানো কারা কয় ইমানদারেরা মানে আমি না নিজেকে ইমানদার মনে করে না কারণ দুনিয়ার মিথ্যা কথা বলে গিবত করে দুনিয়ার কুপরি সেরে কি এই জন্য নিজেরও ইমানদার হওয়ার মধ্যে সন্দেহ আছে এই জন্য বলে না যে আমি আল্লাহ পাক কোরআনে কারিমে যত জায়গায় বলবেন ইয়া আমানু সাথে সাথে আপনি মনে করবেন আল্লাহ সুবান আমাকে ডাকছেন আমাকে ডাক দিছেন অন্য কারো কথা বলবো কেন আগে আমাকে আমি তো আমানু আমি তো ইমানদার আমি তো চাই যে ইমানের সাথে মরতে চাই না সবাই দোয়া করে যাতে ইমানের উপরে মৃত্যুবরণ করে আল্লাহ ইমানের উপরে মৃত্যু দিও তা আমি তো আমানো আল্লাহ সুবান সিয়াম ফরস করার আগে বলছেন ইয়া তাহলে সিয়াম আগে না ইমান আগে ইমান আগে এজন্য সিয়ামের আগে ইমান ইমান আগে সিয়াম পরে কিন্তু আমাদের এখন উল্টা হয়ে গেছে আগে সিয়াম পরে ইমান আমরা মনে করি ইমান তো আছেই ইমান তো হলো সবচেয়ে মাজলুম সবচেয়ে নির্যাতিত জিনিসের নাম ইমান মহিলা যেটার মাও নাই বাপও নাই ভাইও নাই আত্মীয় স্বজন কেউ নাই একেবারে এতিম মহা এতিম তো স্বামী মনে করে এটারে সকালেও যদি একবার মারি দুপুরেও একবার মারি রাত্রেও একবার মারি এটার যাওয়ার কোথাও রাস্তা নাই যাবে কো এটার মাও নাই বাপও নাই কোথাও নাই এতিম একেবারে এতিম আমরা মনে করি ইমানটা এরকম কঠিন এতিম এটা যাবে কই এটা যখন একবার আমার কাছে আসছে আমি এই ইমানের উপরে যত জুলুম করি যত অত্যাচার করি ইমান আর কোনোদিন বের হবে না এটার আর যাওয়ার রাস্তা নেই এটা যাবে কোথায় এই জন্য দেখেন যে দুনিয়া বাংলাদেশে একটা মানুষ পাইবেন না একটা মুসলমান পাইবেন না যার ইমান কোনোদিন গেছে সেই জীবনে এক একটা নামাজও পড়ে না তাও কিন্তু ইমান আছে তার ইমান আরো আপনার থেকে মজবুত সে কয় তুমি নামাজ পড়লে কি হইব আমি নামাজ না পড়লে আমার ইমান আরো আরো শক্ত আছে আরো মজবুত মানে ইমান এক কঠিন মাজলুম জিনিস যেটার যত জুলুম করা হোক ইমান কিন্তু যায় না তাহলে বোঝা যায় যে আল্লাহ সোবান তালা আগে বলছেন ইমান তারপরে সিয়াম কিন্তু আমাদের হয়ে গেছে আগে সিয়াম তারপরে ইমান এই জন্য এমন রোজাদারও আমাদের দেশে আছে যে রোজাদার নামাজ পড়ে না রোজা রাখে এরকম রোজাদার আছে রোজা রাখছে কিন্তু নামাজ পড়ে না অর্থাৎ তার কাছে ওই সিয়াম আগে ইমান পরে কারণ ইমান তো এমন জিনিস যেটা বাইর হবে না এটা যাবে না কোথাও আর সিএম তো রমজান মাস চলে গেলে আর পাওয়া যাবে না কিন্তু ইমান তো রমজানের পরেও পাওয়া যাবে এটা তো আর যাওয়ার কোনো রাস্তা নাই এই জন্য ইমান হয়ে গেছে আমার কাছে পরে সিয়াম হয়ে গেছে আগে আল্লাহ আকবর কিন্তু আল্লাহ পাকের সম্বোধন হলো আমানু হে ইমানদাররা তোমাদের উপরে সিয়াম ফরজ করা হলো সবার উপর আল্লাহ পরস করেন নাই আগে ইমান যাদের ঠিক হয়েছে তাদের উপর আল্লাহ সিয়াম পরস করছে তাহলে ইমান কেমনে ঠিক হবে ইমানের ব্যাপারে আমার আপনার কিছু পড়াশোনা লাগবে কিছু চিন্তা গবেষণা লাগবে রমাদানের আগে কারণ রমাদানের সিয়ামের আগে আমার ইমান ঠিক করতে হবে তাহলে ইমান ঠিক করতে হলে ইমান ভঙ্গের যে কারণগুলো আছে ইমান ভঙ্গের কারণ কয়টি দশটি মাসা এই দশটি কারণ অনুসন্ধান করে দেখবেন আমার হায়াতের মধ্যে আমার আকিদার মধ্যে আমার এবাদতের মধ্যে আমার মামালাতের মধ্যে আমার আখলাকের মধ্যে এই দশটা ধারার কোন ধারার উপধারার কিছু মিলছে কিনা এটা মিলে দেখবেন রমজানের আগে যদি মিলে তা আপনার তো ইমানে নাই কিসের সিয়াম তাহলে আগে আমার ইমানটা ঠিক করতে হবে ব্যবসা বাণিজ্য করার আগে ব্যবসার লাইসেন্স ঠিক করতে হয় গাড়ি রাস্তা চালাইবেন গাড়ির কাগজ নাই ট্রেড লাইসেন্স নাই রাস্তার ড্রাইভিং লাইসেন্স নাই আরো যা যা দরকার কিচ্ছু নাই তা আপনি তো আগে এগুলো ঠিক করতে হবে সিয়াম শুরু করার আগে ইমানটা ঠিক করে নিতে হবে ইমানের যে তিনটা উসুল ইমানের মূলনীতি এই তিনটা মূলনীতি ঠিক করতে হবে আমরা ওই দিন আলোচনা করছি না এর আগের দিন ইমানের তিনটা মূলনীতি উসুলুল ইমান তারপরে ইমানের আরকান আহকাম ইমানের আরকান ঠিক আছে কিনা আহকাম ঠিক আছে কিনা এগুলোই হলো এই মাসের কাজ সাবান মাসের কাজ আল্লাহ সিয়াম ফরজ করছেন একেবারে আদম আলাইসাল্লাম থেকে শুরু করে সকলের উপরে কি উদ্দেশ্যে লাল্লাকুম তাত্তাকুন তাকোয়া শেখানোর জন্য তাকোয়া তৈরি করার জন্য কারণ তাওহিদ যখন কোনো মুমিনের অন্তরে আসবে ওই তাওহিদ থাকতে হলে তাওহিদ সব জায়গায় থাকে না বুঝতে পারছেন এটা জানতে হবে তাওহিদের যদি আপনি টয়লেটের মধ্যে যে রাখেন তাওহিদ থাকবে না কারণ তাওহিদ হলো পবিত্র জিনিস এটার অপবিত্র জায়গায় রাখলে তাওহিদ থাকে না এজন্য মুশরিকদের অন্তরটাকে আল্লাহ কি বলছেন নাজাস না নাজাসুন বলছেন দুনিয়ার যত মুশ্রিকেরা আছে তাদের তারা হলো নাজাস অপবিত্র তো মুশ্রিকেরা কি গোসল করে না না পাক হলো কেমনে গোসলও করে সাবানও ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবে তো করে কিন্তু আল্লাহ বলতেছেন তারা নাপাক নাপাক কেন তাওহিদ রাখার জন্য যে পবিত্রতা জায়গা দরকার সেই জায়গা তাদের মধ্যে নাই তাদের পুরো শরীর নাপাক তাদের এখানে তাওহিদ রাখা যায় না তাওহিদ অপবিত্র জায়গায় থাকে না তাওহিদ থাকে কোন জায়গায় পবিত্র জায়গায় আর পবিত্র জায়গা যেটা হবে সেটা হবে তাকোয়া তাকোয়া দিয়ে এটাকে পবিত্র করতে হয় মানে কাল্ব যেটার মধ্যে আপনার তাওহিদ থাকবে সেই কাল্বটাকে তাকুয়ার মাধ্যমে এটাকে পবিত্র জায়গা বানাইতে হবে না হয় এটা থাকবে না আপনি তাওহিদ আনি এখানে রাখলেও কাল্ব যদি না নাফাক হয় কাল্ব যদি অপবিত্র হয় তো তাওহিদ এখানে থাকবে না তাওহিদ সবসময় পবিত্র জায়গায় থাকে অপবিত্র জায়গায় তাওহিদ থাকে না এই জন্য তাকোয়ার দরকার এই জন্য আল্লাপাক বলছেন বান্দা এই সিয়াম পালন করলে আল্লাহ কুম তোমরা তাকোয়া লাভ করতে পারবে তাহলে সিয়ামের মূল উদ্দেশ্য কি বান্দাকে তাকোয়া শিখানো এরপরে আল্লাহ সুবানতালা দুনিয়ার প্রত্যেক মানুষকে প্রত্যেক মুমিনদেরকে আল্লাপাক সিয়াম দিয়েছিলেন কিন্তু রমাদান মাসের মতো মোবারক মাস আল্লাপাক আর কাউকে দেন না এটা শুধু আমাদেরকে দিচ্ছেন আল্লাহ পাক সূরা আল নম্বর রমাদান হুদা ওয়াল শাহরে রমাদান হলো এমন একটি মাস যে মাসে কোরআন নাজিল করছেন সুবহানাল্লাহ তাহলে ইন্নাম মোবারকা দোকানে আল্লাহ বলছেন আমি মোবারকময় রাত্রে কোরআন নাজিল করছে মোবারকময় রাতটা কোন মাসে রমাদান মাসে কোরআন নাজিল করছেন আল্লাহ রমাদান মাসে শাহরু রমাদান আল্লাহ উনসিলাফিহিল কোরআন আল্লাহর কোরআন কত স্পষ্ট বলে দিচ্ছে যে রমাদান মাসে কোরআন নাজিল হয়েছে তাহলে শাবান মাসে কোরআন নাজিল শুরু হয় নাই কোরআন নাজিল শুরু হয়েছে রমাদান মাসে তাহলে লাইলে তো মোবারকা কোন মাসে রমাদান মাসেই এই মাসের যে সিয়াম সিয়ামের অসংখ্য ফজিলত নবী সালাম অনেক হাদিস বর্ণনা করছেন ইনশাল্লাহ রমাদান মাস আসতেছে আপনারা শুনবেন বিভিন্ন মিডিয়াতে আলোচনাতে রমাদানের ফজিলত সংক্রান্ত কত আয়াত আছে কত হাদিস আছে আল্লাহ রসুল সাল্লাম বলেন জান্নাতের যতগুলো দরজা আছে সব দরজা থেকে এক একটা এবাদতের জন্য এক একটা দরজা থেকে ডাকা হবে কেয়ামতের ময়দানে জান্নাতিদেরকে সলাতের দরজা যেটা বাবু সলাহ সেখান থেকে মুসল্লিদেরকে নামাজিদেরকে আহলুসলা যারা তাদেরকে ডাকা হবে আহলু সদাকা যেটা যারা তাদেরকে বাবু সদাকা থেকে ডাকা হবে প্রত্যেকটা আবাদতের জন্য বাবুর রাজ্যান থেকে ডাকা হবে কাদেরকে সিয়াম পালনকারীদেরকে আবু বকর আদিল্লাহ বলেন ইয়া রসুল্লাহ সাল্লাম এমন কোন ব্যক্তি কি কেয়ামতের ময়দানে থাকবে যাকে আল্লাহ সুবাহতাল্লাহ সব দরজা থেকে ডাকবেন নবী সালাম বলেন নাম ওয়ার জো আন্তাকুন হা হ্যাঁ, এরকম মানুষ থাকবে আর আমি রসুল আশা করি তুমিও তাদের মধ্যে একজন তুমিও ওই মানুষদের মধ্যে একজন যাকে জান্নাতের সব দরজা থেকে ডাকবে সোহান আল্লাহ তাহলে জান্নাতের একটা স্পেশাল দরজা হলো বাবুর রাইয়ান সিয়াম পালনকারীদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করাবেন বাবুর রাইয়ান দিয়ে তবে খেয়াল রাখতে হবে রমাদানের ক্ষেত্রে যে জিনিসটি যে রমাদানের বাহ্যিকভাবে যে সিয়াম বঙ্গের কারণ এগুলো হলো রমাদানের বাহ্যিকভাবে কিছু খাইলেন কিছু পান করলেন রমাদান সিয়াম ভেঙে গেল কিন্তু কিছু আভ্যন্তরীণ কারণও আছে সিয়াম বাঙ্গার যেমন আপনি সিয়াম অবস্থায় গিবত করলেন মিথ্যা কথা বললেন কিন্তু বাহ্যিকভাবে মনে হচ্ছে আমার রোজা তো নাই কিন্তু আপনি তো গিবতকে আল্লাহাক বলছেন কি মৃত ভাইয়ের গোস্ত খাওয়া তা আপনি তো গোস্ত খাইয়ে ফেলছেন তো রোজা ভাঙ্গি যায় নাই এই ব্যাপারে হাদিস আছে নবী সাল্লা সাল্লাম কয়েকজন সাহাবিকে বলছেন যে তারা ইফতার করার জন্য দৌড়াদৌড়ি করতেছে আল্লাহ রসুলকে তোমরা দৌড়াদৌড়ি করো কেন তোমরা কি রোজা রাখছ বলে যে হ্যাঁ আমরা তো রোজা রাখছি আল্লাহ রসুল কতক্ষণ আগে না দেখলাম তোমরা গোস্ত খাইতেছ <laughs> এরা কই গোস্ত খাইছি নবী সাল্লাম বলেন তোমরা না গিবত করছো গিবত করো নাই সিয়াম পালন করে গিবত করতেছ দেখা যায় আমরা সিয়াম পালন করে মিথ্যা কথা বলি গিবত করে মানুষের ক্ষতি করে কত কিছু করে স্পষ্ট বলছেন মাল্লাম ইয়াদা কাউলা জোর ওয়াল আমালা বিহি আল্লাহ তোমাদেরকে খালি না খাওয়াই না পান করাই কষ্ট দেওয়া আল্লাহর উদ্দেশ্য না আল্লাহর উদ্দেশ্য হইল সিয়াম পালন করার মাধ্যমে তোমরা ফ্যাটকে যেমন খাবার থেকে পানীয় থেকে মুক্ত রাখবা নিজের শরীরকে সমস্ত গুণা থেকে কাউলে জোর কাউলে এবং আমলে জোর আমলে জোর এবং কাউলে জোর থেকে নিজেকে হেফাজত করবা আর যে লোক আমলে জোর আর কাউলে জোর থেকে হেফাজত করতে পারবে না তার রোজা আকারে দরকার নেই খাওয়া থেকে আর পান করা থেকে বিরত রাখা আল্লাহর উদ্দেশ্য না আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সিয়াম পালন করা তৌফিক দান করুন দ্বিতীয় বিষয় হলো আমাদের জাকাত জাকাত ইসলামের মূল পাঁচটি বুনিয়াদের মধ্যে যে পাঁচটি বেনা যে পাঁচটি ইসলামের আরকান আরকানুল ইসলাম তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আরকান হলো জাকাত এবং জাকাতের উপরে এই বসুন্ধরায় বসুন্ধরায় এত হাজার হাজার মানুষের বাস এবং আলহামদুলিল্লাহ এখানে নব্বই ভাগ পঁচানব্বই ভাগ মানুষে যারা থাকেন সবার উপরে জাকাত ফরস এটা জাকাতি এলাকা মানে এখানে সবাই আহলুজ জাকা হ্যাঁ, এখানে সবাই আহলুজ জাকা এই আহলুজ জাকাতের এলাকায় প্রত্যেক আমি মনে করি প্রত্যেক ব্লকে ব্লকে প্রত্যেক এরিয়ার মধ্যে এই জাকাতের উপরে ব্যাপক আলোচনা দরকার ব্যাপক সেমিনার দরকার ব্যাপক হালাকা দরকার শুধু জাকাতের উপরে আমাদের যে আয়কর আয়কর ইনকাম ট্যাক্স আদায় করে না দেখেন ইনকাম ট্যাক্স আদায় করার মাস আসার আগে কত আয়কর মেলা তারপরে ইনকাম ট্যাক্সের জন্য কত ব্যাপক ব্যবস্থাপনায় কেমনে কিছু টাকা বেশি উঠবে সরকার কিছু টাকা বেশি পাইব ইনকাম ট্যাক্স বেশি আদায় করতে পারবে কত কোটি কোটি টাকা খালি ইনকাম ট্যাক্স মেলার পিছনে খরচ খালি বাড়তি আদায় করার জন্য তাহলে আল্লাহ সুবাহতালার একটা বিধান যেটা একেবারে আরকানুল ইসলাম যেটার উপরে ইসলাম প্রতিষ্ঠিত এরকম একটি বিধান জাকাত কিন্তু সেই জাকাত আদায়ের জন্য বা জাকাত আদায় মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কিন্তু ওই জাতীয় সেমিনার হালাকা কনফারেন্স কিছুই নেই নাই বললে কিছুই নেই এরপরে যে জাকাত দেওয়ার জন্য যে শরীর মাসালা মাসাইল জানা দরকার সেগুলো জানার জন্য যে ওম্মার যে আগ্রহ থাকা দরকার নিজে নিজে মাসালা বের করে নিজে নিজে জাকাত দিতেছে অসংখ্য মানুষের জাকাত কিছুই হইতেছে না কিন্তু সে বুঝতেছে না যে আমার জাকাতে হচ্ছে না কারণ যে বুঝতে হইলে তো ওলামাইকরাম দেখে তাকে জানতে হবে ওই জানাও নাই আমি মনে করি যে বসুন্ধরার ভিতরে সব জায়গায় প্রত্যেক ব্লকে ব্লকে আলাদা আলাদা করে শুধু জাকাতের উপরে সেমিনার হওয়া দরকার হালাকা হওয়া দরকার বিজ্ঞ ওলামাইক রামদের থেকে সাধারণ মানুষের মানুষ এসে মাসালা মাসাইল জেনে নিবেন কিভাবে জাকাত দিতে হবে আপনার টাকা পয়সার কিভাবে জাকাত দিবেন তারপরে স্বর্ণের উপর কিভাবে জাকাত দিবেন তারপরে কৃষি ফসলের কিভাবে জাকাত দিবেন এই যে এখন আমের সিজন আমেরও কিন্তু জাকাত আছে এই যে এত আম মনে মনে আম আসতেছে রাজশাহী থেকে বিভিন্ন এলাকা থেকে এরা কি জাকাত দিতেছে আমের জাকাত আছে শাকসবজি মনে মনে শাকসবজি উৎপাদন হচ্ছে শাকসবজি জাকাত আছে এই যে পোলট্রি ফার্ম আছে মুরগির চাষ করতেছে এখানে জাকাত আছে তারপরে আপনার হাঁস মুরগির খামারের মধ্যে জাকাত আছে এইভাবে কোনো জিনিস বাদ নাই জাকাতের এমন কোন জিনিস মুমিনের নাই যে জিনিস জাকাত মুক্ত তাহলে এই যে অসংখ্য জিনিস কোনটার জাকাত কিভাবে দিতে হবে কতটুকু হইলে জাকাত দিতে হবে কাকে দিতে হবে জাকাতের অনেকগুলো বিধিবিধানের সাথে সম্পৃক্ত জাকাতের অসংখ্য ফজিলত আল্লাপাক কোরআন একাডেমে অসংখ্য জায়গায় শুধু জাকাতের নির্দেশ দিয়েছেন আবার জাকাত আদায় না করলে কঠিন কঠিন হুঁশিয়ারির কথা আল্লাহ বলছেন আল্লাহ সুবাহতাল্লাহ সৌরা আর তাওবার চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহাক বলছেন ওয়াল্লাদিন ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم আল্লাহ পাক বলেন যারা স্বর্ণ রূপ রাশি রাশি সম্পদ জমা করে রাখে কিন্তু সেগুলার জাকাত আদায় করে না ফাবাসির হুম্বি আজাবিন আলিম তাদেরকে কঠিন কঠিন আজাবের সংবাদ দেন আজাবের সুসংবাদ দেন আজাবের কি সুসংবাদ হয় না দুঃসংবাদ আল্লাহ বলছেন সুসংবাদ দেন তিরস্কার করে আল্লাহ পাক বলতেছেন এদেরকে সুসংবাদ দিয়ে দেন সুসংবাদটা কি ওই সম্পদ গুলাকে কেয়ামতের ময়দানে জাহান নামের আগুনে জ্বালানো হবে ওই জ্বালানো গুলো দিয়ে তাদের দুই পার্শ্ব দেশে তাদের কপালের মধ্যে তাদের পিঠের মধ্যে দাগ দেওয়া হবে ডাক দেওয়া হবে আর বলা হবে জাকাত না দিয়ে যে সম্পদ জমা করেছিলে সেই সম্পদের মজা উপভোগ কর তাহলে এখন অন্য জায়গায় ডাক না দিয়ে এখানে দিবে কেন যারা জাকাত দেয় না তাদের কিছু বৈশিষ্ট্য আছে তাদের কাছে যখন কোনো সাইল আসে কেউ জাকাতের জন্য আসে সর্বপ্রথম তার বিরক্তিটা প্রকাশ পায় এই জায়গায় সর্বপ্রথম তার যে বিরক্তিটা আসবে সেই বিরক্তিটা আসে কোথায় এদিকে তাকালে বুঝবেন মানুষ এটা আমার প্রতি বিরক্ত না মানুষ এটা আমার প্রতি খুশি বিশেষ করে আমরা যারা খোদবাদী যারা মুসল্লি বয়ান করি তারা বুঝতে পারি যে এখানে যতজন আছেন চেহারার দিকে তাকালে বুঝতে পারি যে কে এখন বয়ান শুনতে আগ্রহী আর কারা কারা বিরক্ত বোধ করতেছেন এটা কোপাল দেখলে বোঝা যায় জাকাতের জন্য যখন আসে তাদের কাছে তখন এই কোপালটাই প্রথম প্রকাশ পায় যে কোন জায়গায় তার বিরক্তি মানে সে জাকাত দিবে না কেন এত ফকির আসে কেন এত গরিব মানুষ আসে আচ্ছা এরপরে ওই ফকিরটা যাইতেছে না তারপরে তার কাছে জাকাত চায় এরপরে কি করে এরপরে একদিকে ফিরে যায় ডাইনে অথবা বামে এই জন্য আল্লাহাকে এই পাঁচশো দেশে তাকে ডাক দিবেন এরপরেও ফকির মানতে রাজি নেই ফকির মনে করছে আজকে এই সাহেবের ছাড়বো না যায় না কোনো দিকে লাস্ট বিরক্ত হয়ে ফিট দেখায় চলে যায় এজন্য আল্লাহ সুবাহ ফিটের মধ্যে দাগ দিবেন জন্য এই জায়গাগুলোর কথা আল্লাহ নির্দিষ্ট করে বলছেন দুই পাঁচশো দেশে কোপালে পিঠে এগুলোর মাধ্যমে প্রকাশ পায় ওই যে জাকাত দেনা তার বিরক্তির বিষয়গুলো এই জন্য আল্লাপাক এই জায়গাগুলোর কথা বলছেন আরো কঠিন কঠিন আজাব যারা জাকাত আদায় করে না জাকাত আদায়ের মাধ্যমে আল্লাপাক তার সম্পদকে বৃদ্ধি করেন পাক বলছেন ইয়াম হাকল্লাহ রিবা ওয়াইরুবি সদাকাত আল্লাপাক সদাকা দিয়ে জাকাতগুলোকে লালন পালন করেন মানে লালন পালন করে এটার মধ্যে বরকত তৈরি করে দেন এটা বাড়াই দেন সম্পদ আর জাকাত না দিলে সম্পদ কমাই দেন আল্লাহাক বলছে জাকাত না দিলে মনে হয় যে তোমাদের কাছে সম্পদ বাড়ে কিন্তু আল্লাহর কাছে সম্পদ কমে কিন্তু জাকাত দিলে তোমাদের কাছে বাহ্যিকভাবে মনে হয় যে দুই লাখ টাকা জাকাত দিয়ে দিলাম কিন্তু আসলে দুই লাখ টাকার দ্বারা সম্পদ কমে নাই সম্পদ কি হয়েছে বেড়ে গেছে আরেকটা জিনিস হলো ধরেন আপনার এই বছরে আপনার ইনকাম হয়েছে দশ লাখ টাকা লাভ হয়েছে আল্লাহ পাকে এমন একটা রোগ লাগাই দিলেন আপনাকে চলে গেল বিশ লাখ টাকা তাহলে কি এটা লাভ না ক্ষতি আপনার কাছে মনে হয়েছে এই বছর ব্যবসা দশ লাখ টাকা লাভ করছি কিন্তু আসলে দশ লাখ টাকা লাভ করেন না আরো দশ লাখ টাকা লস করছেন দশ লাখ তো গেছে আরো বিশ লাখ আপনার রোগের কারণে গেছে আচ্ছা লাভ করছেন এই বছর পাঁচ লাখ টাকা কিন্তু আল্লাহ সোবানতলা একটা রোগও দেন নাই পাঁচ লাখ টাকা পাঁচ লাখ টাকাই আছে তাহলে এই পাঁচ লাখ টাকা বেশি লাভ না দশ লাখ টাকা বেশি লাভ পাঁচ লাখ টাকাই বেশি লাভ এই রোগ ব্যাধি বিপদ আপদ এগুলোর দেওয়ার মালিক সে আল্লাহ সোবানতালা আল্লাহ পাক যখন দেখবেন যে আপনি জাকাত সঠিকভাবে আদায় করছেন আল্লাহ পাক আপনার থেকে ওই বিপদ আপদ মুসিবত এগুলো দূর করে দিবেন আপনি যেটাই ইনকাম করবেন সেটাই লাভ আর যদি ওগুলা দিলেন না মনে করেন যে অনেক টাকা ইনকাম করলেন এগুলা দিলে টাকা কমে যাবে তাহলে আপনি বাহ্যিকভাবে মনে করতেছেন আপনি অনেক টাকা ইনকাম করে ফেলছেন কিন্তু আল্লাহ পাক এমন রাস্তা খুলে দিবেন যে রাস্তা আপনার সব টাকা চলে যাবে তেরো পাবেন না এবং এই টাকা দিয়ে আপনি মানসিক প্রশান্তিতে থাকতে পারবেন না মানসিক প্রশান্তিতে আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত সম্পদ বড় নেয়ামত না সম্পদের থেকে বড় নেয়ামত হলো মানসিক প্রশান্তি আল্লাহ পাক যদি আপনাকে মানসিক প্রশান্তি না দেন আপনি কোটি কোটি টাকার মালিক হলেও জমিনে আপনার কোনো শান্তি নেই মানসিকভাবে শান্তিতে না থাকলে কেউ ছেলের কারণে কেউ বউয়ের কারণে কেউ ফ্যামিলির বিভিন্ন জনের কারণে কঠিন অশান্তির মধ্যে আছে আবার আরেকজন হালাল ইনকাম করে দিনের বেলায় রিক্সা চালায় রাত্রে আসি সুন্দর করে আরামে খায় সারা রাত নাক ডেকে ঘুমায় কত আরাম দুনিয়ার চিন্তা নাই ভাবনা নাই কালকে আরেকটা বাড়ি করতে হবে আরেকটা গাড়ি কিনতে হবে ওই লোকের ওই চিন্তাও নাই যেমন আমরা আমাদের টাকাও নাই আমরা চিন্তাও করি না রাত্রে ঘুমাই খালি ঘুমাই ফজরের সময় উঠতে কষ্ট হয় আর দেখবেন যে যাদের টাকা আছে অনেক টাকা রাত্রে ট্যাবলেট খাইলেও ঘুম আসে না কারণ তার চিন্তা হইলো কালকে আমার আরেকটা গাড়ি কিনতে হবে তারপরে বাড়ি এখানে একটা আছে আরো দুইটা করতে হবে ওখানে এটা করতে হবে মানে সম্পদ বেশি হওয়া মানে আল্লাহর নিয়ামত বেড়ে যাওয়া না এই জন্য নবিসাম বলছেন আমার উম্মতের গরিব হয়ে যাবে আমার উম্মত না খেয়ে মারা যাবে এই আশঙ্কা আমি করি না আমার আশঙ্কা হয় আমার উম্মত সম্পদের কারণে দিন থেকে বিচ্ছুত হয়ে যাবে গোমরা হয়ে যাবে আল্লাহর দিন থেকে সরে যাবে সম্পদের কারণে নামাজ জামাতে পড়তে পারে না অসংখ্য ভাই আছে সম্পদের কারণে নামাজটা জামাতে পড়ে না কি ভাই জামা নামাজ পড়েন না কেন জামাতে বলে যে ভাই জামাতে পড়ার খুব ইচ্ছা কিন্তু যে সময় আচরের জামাত হয় সে সময় একবারে কাস্টমার পুরি থাকে দোকানে সে সময় জামাতটা পড়তে পারে না যে সময় মাগরীবের সময় হয় সে সময় খালি বেচা কিনা মানে সম্পদের জন্য জামাতা নামাজ পড়তে পারে না দিন থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছে সম্পদের কারণে স্ত্রী বেপর্দা হয়ে যাচ্ছে স্ত্রী মার্কেটে মার্কেটে ঘুরতেছে টাকা না থাকলে মার্কেটে যাইতো একসময় আমাদের মায়েরা খালারা নানিরা মার্কেটে যাইতো না কেন যাইব টাকাই তো নাই মার্কেটে যাইলে তো টাকা লাগবো তো টাকা না থাকলে মার্কেটে যাইব কেন বিনা পয়সায় মার্কেটে গেলে কাপড় দিব যখনই টাকা বেড়ে গেছে এবার আস্তে আস্তে মার্কেটে যাওয়া শুরু হয়েছে এখন তো টাকা এমন বাড়া বাড়ছে এই যে রমজান আসতেছে আগে স্বামীকে বাজেট করে দিচ্ছে যে রমজান মাসে কিন্তু আমার দশ লাখ টাকা দিয়ে দিতে হইব আমার শাড়ি লিখবো এতটা আমার ছেলের এটা লাগবো মেয়ের এটা লাগবো মুখের এটা লাগবো বাস স্বামী আছে এখন কিসের রমজানের প্রস্তুতি স্বামী আছে বইয়ের টাকা জোগাড় করার প্রস্তুতি অধিকাংশ স্বামী এখন এই চিন্তায় আছে সামনে রমজান আসতেছে ঈদ আসতেছে স্ত্রীর বাজেট এত টাকা এই টাকা কোথা থেকে নেব এই জন্য এখন ঘোষের হার বেড়ে গেছে যে সামনে এই টাকা জোগাড় করতে হবে তারপরে বিভিন্ন দিকে অবৈধ উপার্জনের হার বেড়ে গেছে রমজান উপলক্ষে মানে রমজান উপলক্ষে আবাদতের প্রস্তুতি না বেড়ে বেড়ে গেছে ওইগুলোর প্রস্তুতি হারাম ইনকামের প্রস্তুতি যে কিভাবে ওই টাকার যোগান দিবে এই জন্য মানে আল্লাহ সুবাহ বলতেছেন যে জাকাতের মাধ্যমে আল্লাহ সম্পদ বাড়াই দেন সম্পদকে পবিত্র করে নেন আর জাকাত না দিলে আল্লাহর কাছে সম্পদ বাড়ে না বরং সম্পদ আরো কমে দুনিয়ার অশান্তিতে থাকতে হবে এজন্য আমরা এই পবিত্র মাহের রমাদানের সাথে জাকাতের একটা গভীর সম্পর্ক আছে আমরা চেষ্টা করব যে এই রমাদান মাসে আমরা সঠিকভাবে জাকাতগুলো আদায় করে দেওয়ার কারণ হলো রমজান মাসের সাথে সম্পর্ক এই কারণে রমজানের সাথে জাকাত দিলে হিসাব রাখাটা সুবিধা এক রমজান থেকে এক রমজান জাকাত কি চান্দ্র বছরে হয় না সূর্য বছরে হয় জি অর্থাৎ তিনশো চুয়ান্ন দিনে জাকাত ফরজ হয় তিনশো পঁয়ষট্টি দিনে জাকাত ফরজ হয় না এই জন্য জাকাত দিতে হবে আরবি মাসের যে কোনো একটা মাসের একটা তারিখ নির্ধারণ করে রাখবেন হয় সাবানের উনত্রিশ তারিখ বা রমাদানের পাঁচ তারিখ বা রমাদানের দশ তারিখ একটা তারিখ আপনি ফিক্স করে রাখবেন এটা নিজে নিজে এবং প্রতি বছর ওই তারিখে আপনি হিসাবটা করবেন রমাদানের পাঁচ পাঁচে রমদান ঠিক করলে প্রতি বছর পাঁচ রমজান করবেন দশ রমজান করলে প্রতি বছর দশ রমজান করবেন তাহলে আপনার এক বছরের হিসাবটা আপনার সঠিক থাকবে এটা ঠিক করে রাখবেন আরেকটা এখানে আমরা এই মশালাটা বলে দিই অনেক মা বোনদের থেকে এই প্রশ্ন আসে যে স্বর্ণের জাকাত স্বর্ণ ব্যবহারের স্বর্ণ হলেও জাকাত আসবে স্বর্ণটাই শুধু ব্যতিক্রম ব্যবহারের অন্য জিনিসের উপরে জাকাত আসে না কিন্তু ব্যবহারের স্বর্ণ এটার উপরে জাকাত আসবে এজন্য এখন অনেকে প্রশ্ন করে যে ভাই উনি তো কোনো চাকরি করে না মহিলায় তো উনি জাকাত দিবে কিভাবে তো এটার দুইটা মাসালা একটা হলো উনি না দিয়ে যদি স্বামীর পক্ষ থেকে আদায় করে দেয় স্বামী যদি তার স্বর্ণের জাকাতটা দিয়ে দেন তাহলে আদায় হয়ে যাবে এখন স্বামী দিল না স্বামী বলে যে তোমার স্বর্ণ তুমি জানো আমার দরকার কি দেওয়ার আর এটা বলারও দরকার স্বামী এটা বলাটাই উচিত স্বামী স্বর্ণ তো দিছে স্বামী আবার জাকাতও দিব কেন যাকে দিচ্ছে স্বর্ণটা উনি উনার স্বর্ণ উনি জাকাত দিবেন হ্যাঁ তো এখন উনি কেমনে দিবেন উনি উনার স্বর্ণ থেকে কিছু বিক্রি করে দিবেন প্রতি বছর কিছু কিছু বিক্রি করবেন বিক্রি করে করে জাকাত দিবেন জাকাত দিতে দিতে এটা কমে আসবে কমতে কমতে যখন সাড়ে সাত বরের নিচে চলে আসবে বাস উনি আর বিক্রিও করা লাগবে না জাকাতও দেওয়া লাগবে না এবার উনি বেঁচে গেছে আর একজন মহিলা তিনি শ্বাসসজ্জার জন্য জিনাতের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল ঠিক করে দিচ্ছেন যে তার সাত বরের উপরে লাগে না সাত বরের উপরে মহিলা একটা আলগাইতে পারে আপনি কানে কি বেশি একটা যদি এক কেজি লাগাই দেন তা কান তো ছিঁড়েই পড়ে যাইব এই কান বানাইছে কে যে আল্লাহ সুবান এই কান বানাইছে সেই আল্লাহ জানেন যে কান এটার কতটুকু শক্তি আছে এটা বহন করার মতো আল্লাহ জানেন যে এখানে বেশি ওজনের দিলে তার কান ছিঁড়ি পড়ে যাইব এজন্য পাক সীমা নির্ধারণ করছেন সাত বরি এই সাত বরি স্বর্ণ হইলে একজন মহিলা তার কানের জন্য গলার জন্য নাকের জন্য যথেষ্ট এক সময় তো সাত বরি পায় নাই আমাদের দেশের মহিলারা ব্যবহার করার জন্য সাত বড়ি স্বর্ণ ছিল কয়জন মহিলা ছিল পুরো এলাকা খুঁজলে একজনের স্বর্ণ আরেকজন কোথাও গেলে নিয়ে যাইতো ধার করে নিয়ে যাইত বেড়াইতে গেলে এখন দেখেন ওই যে সম্পদ বেড়ে গেছে মানুষ দিন থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছে সম্পদ বেড়ে গেছে এখন সম্পদের আর জাকাত আদায় করে না হ্যাঁ এজন্য স্বর্ণের জাকাতও আদায় করতে হবে এরপরে আপনার এই যে ফল ফসল যা আছে কৃষি ফসল ফলের জাকাত এই যে মৌসুমি ফল যেগুলো আসে আম জাম কাঁঠাল আনারস এগুলারও কিন্তু জাকাত আছে এগুলোর কোনো নেশাব নাই যা উৎপাদন হইব তার দশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দিতে হবে আপনার আম গাছ এটার মধ্যে আম যা পাইছেন আম ধরেন দশ কেজি পাইছেন এক কেজি আপনাকে জাকাত দিয়ে দিতে হবে দশ কেজি পাইলেও জাকাত দিতে হবে এটার কোনো চাপ নাই শাক সবজির কোনো চাপ নাই টাটকা সবজি যেগুলা এগুলারও দশ ভাগের এক ভাগ আপনাকে জাকাত দিয়ে দিতে হবে তারপরে আপনার আলু পেঁয়াজ যেই ফসল যেগুলা জমা করে রাখা যায় এগুলার ওসর হলো পঁচিশ মন নেশাব মানে পঁচিশ মন হইলে জাকাত দিবেন আর পঁচিশ মনের কম হইলে জাকাত দেওয়া লাগবে না এগুলো এক বছর থাকা শর্ত না বছরে যদি পাঁচবার উৎপাদন হয় পাঁচবার জাকাত দিতে হবে এগুলার জন্য এক বছর শর্ত না এগুলো একবার উৎপাদন হবে একবার জাকাত মানে এটা হলো আপনার আলোগুলা যে মাটির থেকে বের হয়েছে আলোগুলা কে বাহির করছে তো যে আল্লাহ বাহির করছে তার এখানে একটা হক রয়ে গেছে না আল্লাহ যদি আলোগুলা বাহির না করে সব ফসাই দিত নষ্ট করে দিত তা আপনি আলো কই পেতেন ওই আল্লাহ ইচ্ছা করলে আলু এখানে দশ কেজি বাড়াইও দিতে পারেন ইচ্ছা করলে দশ কেজি কমাইও দিতে পারেন তা আল্লাহ পাক আপনাকে যা দিচ্ছেন এই এর মধ্যে থেকে দশ ভাগের এক ভাগ জাকাত দিয়ে দিতে হবে ঠিক একইভাবে আপনার এই যে পোলট্রি ফার্ম যেগুলো আছে মুরগির মুরগির চাষাবাদ করতেছেন বা এটার দুইটা পদ্ধতিতে জাকাত দেওয়া যায় এটার এটার ক্ষেত্রে দুইটা জাকাত প্রযোজ্য হবে একসাথে কৃষি জাকাতও হবে ব্যবসা জাকাতও হবে ব্যবসার জাকাতও এটার উপরে ফরজ হবে আবার কৃষি জাকাতও ফরজ হবে এটা বুঝছেন কথাটা মানে কৃষি জাকাত হিসাবে কৃষি মানে এটা আপনি জি হ্যাঁ মুরগি দিয়ে দিতে হবে আবার এর পিছনে আপনার টাকা ইনভেস্ট করছেন ওইটা এক বছর যখন হবে তখন আপনি ব্যবসা জাকাত দিবেন একটা কৃষি জাকাত আর একটা ব্যবসা জাকাত এইভাবে মাছের উপরে হইলো আপনি মাছের চাষ করছেন পুকুরে এটার উপরে কৃষি জাকাত মাছের উপরে কৃষি জাকাত দিতে হবে আপনার একবার মাছ তুলবেন এক মন এর দশ ভাগের এক ভাগ দিয়ে দিবেন দেখেন আমরা পুকুরের থেকে মাছ তুলে তুলে খাই কয়টা মাছ জাকাত দিই জাকাত তো দিই না এইভাবে মানে এই এরকম অসংখ্য জিনিস আছে যেগুলো আমাদের দেশে কেউ জাকাত দেয় না এই বিশাল বিশাল দান পায় একজনে একশো মন দুইশো মন পাঁচশো মন দানের জাকাত তো দেয় না ওসর মানে এটাকে শরীর ভাষা ওসর বললে মূলত এটা তো জাকাত মানে জাকাতেরই আরেকটা নাম যেগুলো কৃষি যেগুলো সেগুলাকে বলা হয় ওসর অন্যগুলোকে বলা হয় জাকাত দেখবেন আমাদের দেশের অসংখ্য মানুষ ওই কৃষি জমির কৃষি ফসলের এগুলোর কিন্তু জাকাত আদায় করেন আচ্ছা জাকাত কাদেরকে দিবেন জাকাত আর খাত কয়টা আটটা খাত আল্লাপাক সৌরা আত্মা ষাট নম্বর আয়াতে বলে দিয়েছেন ইন্নামা সদাকাতুল ফোকারা ওয়াল মাসাকিন ওয়াল আমেলিন আলাইহা ওয়াল মোয়াল্লাফাতে কলুবহম ওয়াফির রাকাব ওয়াল গারেমিন ওয়াফি সাবিরিল্লা ওয়াবনে সাবির আল্লাহাক নির্দিষ্ট করে দিয়েছেন এই আটটা খাতের আপনি লোকদেরকে জাকাত দিবেন সুতরাং এই আটটা খাতের মধ্যে কোনো অমুসলিমকে জাকাত দেওয়া যাবে না এটা খেয়াল রাখবেন অমুসলিমকে সদাকা দিবেন মানে এমনি আল্লাহর রাস্তা সাহায্য সহযোগিতা করতে পারবেন খাওয়াইতে পারবেন এগুলো স্বভাব কিন্তু সদাকাতল ফিতির এরপরে জাকাত যেগুলো ফরজ সদাকা সেগুলো দেওয়া যাবে না সেগুলো মুসলিমের হক সেগুলো শুধু মুসলমানকে দিতে হবে কোনো অমুসলিমকে দিলে আপনার জাকাত আদায় হবে না আবার যার উপরে জাকাত ফরস এইরকম লোককে যদি জাকাত দেন তাও আপনার জাকাত আদায় হবে না এখন বর্তমানে যারা আমাদের কাছে জাকাত চাইতে আসে এদের ম্যাক্সিমাম ওদের উপরে জাকাত ফরস যারা জাকাতের জন্য আসে আমাদের কাছে আপনি খবর নিয়ে দেখবেন যে তার উপরে জাকাত ফরস কারণ জাকাত কয় টাকায় ফরজ হয় জাকাতের না সব কথা বলেন তো দেখি যে মূল কত টাকা থাকলে জাকাত ফরজ হয় হ্যাঁ তো সাড়ে সাতটা সাড়ে বাহান্ন তলার উপর সাড়ে বান্ন তলার উপর এখন দাম কত রূপার উপরে কত করে ধরেন এক হাজার টাকা ধরেন এক হাজার এক হাজারের কিছু বাড়ে মাঝে মাঝে এগারোশো বারোশো হয় আবার কিছু কমে হ্যাঁ ধরেন আরো কম ধরেন পঞ্চাশ হাজার ধরেন তাহলে পঞ্চাশ হাজার টাকা থাকলে তার উপরে জাকাত এখন যারা আপনার থেকে জাকাত নিতে আসছে তার কাছে পঞ্চাশ হাজার টাকা নাই অসংখ্য দেখবেন তার কাছে পঞ্চাশ হাজার না তিন চার লাখ পাঁচ লাখ টাকা আছে সে সুদের উপরে দিয়ে রাখছে ওখান থেকে সে সুদ খাইতেছে সে ব্যবসা করতেছে ওই পাঁচ লাখ টাকা দশ লাখ টাকা দিয়ে কিন্তু আবার আপনার থেকে জাকাত লড়ে চলে যে প্রতি বছর তার সম্পদ বাড়াইতেছে তো তার উপরে জাকাত ফরজ তো যার উপরে জাকাত ফরজ তাকে যদি আপনি জাকাত দেন আপনার জাকাত আদায় হবে না এজন্য জাকাত দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কাকে দিচ্ছি এরকম এই কথা বলা যাবে না যে যে আসে তাকে দিয়ে দিই আল্লাহর আসতে হে নিয়ে যাক হে জবাব হে দিব এরকম অনেকে বলে আমারও তো খোঁজখবরের দরকার কি বিশেষ করে সদাকার জন্য খবরের দরকার নেই এক লোক আসে বলছে ভাই আমাকে আল্লাহর রাস্তায় সহযোগিতা করে সাহায্য করে আপনি সেই আসলে আছে কি না এত কিছু দেখার দরকার নেই দিয়ে দিচ্ছেন আল্লাহাক সবাব দিবেন কিন্তু জাকাত এরকম দেওয়া যাবে না জাকাতটা দেখে শুনে দিতে হবে যে আমি এই আটটা খাতের এই ভিতরে আমার পড়তেছে কিনা জাকাত আটটা খাতের ভিতরে যদি না পড়ে তো আপনার জাকাত আদায় হবে না এই বিষয়টা খুব তৎপর থাকতে হবে যে জাকাতটা কাকে দিচ্ছি এজন্য বিশেষ করে যাদের ব্যাপারে আমরা জানি আত্মীয় স্বজন প্রতিবেশী যে একেবারে গরিব পকির মিসকিন কিছুই নাই এইরকম ভাইদেরকে এরকম বোনদেরকে দেওয়ার জন্য আমরা বেশি চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুন মাহের মাদানের সিয়াম আমাদের যথাযথভাবে সঠিকভাবে সুন্নার আলোকে ইমানের সাথে আদায় করার আল্লাপাক তৌফিক দান করুন এরপরে আমাদের প্রত্যেকের উপরে কম বেশি জাকাত এখানে যারা আমরা আছি অধিকাংশের উপরে আমাদের জাকাত পরস আল্লাপাক যেভাবে জাকাত পরস করেছেন জাকাত কিন্তু হিসাববিহীন জাকাত আদায় করলে কোটি কোটি টাকা দিলেও জাকাত আদায় হবে না এক টাকাও আদায় হবে না এজন্য হিসাব মাস্ট করতে হবে আপনার সম্পদ কত জাকাত কত এরপরে জাকাত দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আরো আপনি সদাকা করবেন আরো দশ লাখ টাকা সদাকা করেন কোনো অসুবিধা নেই কিন্তু যদি বলেন যে জাকাতের এত কষ্ট এত হিসাব করতে পারবো না বেশি করে দিয়ে দিই মানে আমার জাকাত আসবে এক লাখ টাকা দুই লাখ টাকা দিয়ে দিলাম এত হিসাবের হিসাবে জামেলায় গেলাম না তা আপনার দুই লাখ টাকা দিবেন এক টাকাও জাকাত আদায় হবে না বুঝতে পারছেন জাকাতটা হিসাব করে জাকাত আদায় করতে হবে যে আমার টোটাল সম্পদ কত জাকাতের এটার উপরে কত টাকা জাকাত আসছে হয়তো এক লাখ দুই হাজার তিনশো টাকা এই এরকম খুচরা সহ আপনাকে হিসাব করতে হবে কত টাকা জাকাত আসছে হিসাব করার পরে এটাকে আলাদা করবেন এটা দেওয়ার পরে আবার আপনি অতিরিক্ত আরো দেন আরো লাখ লাখ টাকা দেন কোনো অসুবিধা নেই কিন্তু জাকাতেরটা আলাদা করতে হবে হিসাব না করে জাকাত দিলে আপনার জাকাত আদায় হবে না আল্লাপাক আমাদের সবাইকে সঠিকভাবে জাকাত আদায় করার তৌফিক দান করুন আল্লাপাক আমাদের সবাইকে সুন্নতের আত্মাবা করার তৌফিক দিন আল্লাপাক আমাদেরকে সেরেক বেদাত নেফা কুফর থেকে হেফাজত করুন আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাপাক সুস্থতা দান করুন যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আজকের এই হালাকাকে এই মাজলিস জিকিরকে আল্লাপাক কবল মঞ্জুর করুন সোহানাক আল্লাহ মাবি হামদিকা সাদু আল্লাহ ইলাহ আস্তাও বই দেখি যে আমরা দুই একটা প্রশ্ন শুনে এরপরে সলাতের সময় হয়ে যাচ্ছে আমরা সলাত আদায় করবো মানে, জি আলহামদুলিল্লাহ ভাই জানতে চেয়েছেন <clears throat> স্বর্ণের জাকাতটা বিকৃত মূল্যের উপরে হবে না আমি যে দামে কিনছি ওই দামের উপরে জাকাতের স্বর্ণের জাকাতের নিয়ম হবে বর্তমান বাজারে আমার এই স্বর্ণগুলো বিক্রি করতে গেলে যত টাকা বিক্রি করতে পারবো কিনছি হয়তো অনেক টাকা দিয়ে আর নতুন স্বর্ণের এক দাম পুরাতন স্বর্ণের এক দাম আবার কিনতে গেলে এক দাম বিক্রি করতে গেলে এক দাম এটা হবে আমার এই স্বর্ণটা এখন বাজারে নিয়ে গেলে যেদিন আমি জাকাতের হিসাব করতেছি ওই দিন আমি বিক্রি করতে গেলে এখন যে টাকা বিক্রি করতে পারবো ওই টাকারে জাকাত মানে আগে পরে বাড়ছে কমছে বা ইয়ে হয়েছে ওইটা না যেদিন আমি বর্তমান বাজারে যত টাকা বিক্রি করতে পারবো ওই টাকাটারে আমি জাকাত হিসাব করব জি জমিনের ব্যাপারে বলতে মানে জমিনের জাকাত আচ্ছা যে বাইটটা বলি জমিনের জাকাতের বিষয় জমিন কয়েক রকমের জমিন আছে জমিটা কয়েক রকমের এক রকমের জমি হলো বসবাসের জমি আমার বাড়িঘরের জমি বাড়িঘরের জমি যত কোটি টাকার জমি হোক যদি সেটা বসবাসের জন্য হয় তাহলে সেটার উপরে কোনো জাকাত পরা হবে না আরেক প্রকারের জমি হলো কৃষি জমি কৃষি জমির উপরে জাকাত পরা হবে না ওসর পরা হবে ওই কৃষি জমি থেকে যে ফসলগুলো উৎপন্ন হবে ধান হোক গম হোক পাট হোক আলু হোক যা উৎপাদিত হবে ওই উৎপাদিত ফসলের উপরে অসর পরা হবে কিন্তু জমির উপরে কোনো জাকাত পরা হবে না আরেক প্রকারের জমি হলো ব্যবসায়িক জমি যেমন আমি কিছু প্লট কিনে রাখলাম বিভিন্ন জায়গায় জমি কিনে রাখলাম এগুলো দাম বাড়লে আমি বিক্রি করব। এগুলো হলো ব্যবসার পণ্য এই জমিগুলো তখন ব্যবসার মাল অর্থাৎ আমি দশ কোটি টাকার জমি কিনছি এটা জাকাত দিতে হবে এটা আমি এই মুহূর্তে বিক্রি করতে গেলে এই মাসে বিক্রি করতে গেলে আমি যদি বলি এটা দশ কোটি টাকার জমি নয় কোটি টাকা দিলে এখন আমি বিক্রি করে দিব লোক আসে তাড়াতাড়ি নিয়ে যাবে যেই দামে এখন আমি সহজেই বিক্রি করতে পারবো ওই দামটার উপরে জাকাত দিতে হবে প্রতি বছরে দিতে হবে এগুলো হলো ব্যবসায়িক জমি মানে আমি এই জমিটা কেনার উদ্দেশ্য হলো যে আমি এটা দাম বাড়লে বিক্রি করব ব্যবসার জন্য আমি কিনছি এটার দাম যদি কমেও যায় কিনছেন দশ কোটি টাকা দিয়ে এখন তো বাজার মন্দা অনেক দাম কমে গেছে এখন কমলেও জাকাত দিতে হবে এখন যদি আপনি পাঁচ কোটি টাকা বিক্রি করতে পারেন তো পাঁচ কোটি টাকা জাকাত দিতে হবে যদি বলেন যে না আমার তো লস আমি তো লাভের জন্য কিনছিলাম তো ব্যবসা তো ওইটাকেই বলে যেটা লাভও আছে লসও আছে তো লস হলেও এটা ব্যবসা এই জন্য লস হলেও জাকাত দিতে হবে জাকাত মানে জি নিজের জমি আপনি ছেলে সন্তানকে ওয়াইফকে দেওয়া জায়েজ নাই দিবেন কি জন্য জমি তো নিজের জমি নিজের কাছেই থাকবে মৃত্যু পর্যন্ত আর আপনি তো মারা যাওয়ার পরে ছেলে ওয়াইফ তো এমনিই পাবে তো যে জিনিস অটোমেটিক পাচ্ছে সেই জিনিস দেওয়ার কারণ কি দেওয়ার পিছনে কারণ আছে এটা আমার তাপসির শুনবেন সৌরান এগারো বারো তেরো চোদ্দ তাপসিরে বিস্তারিত আমরা আলোচনা করছি দেওয়ার পিছনে একটা খারাপ মতলব আছে খারাপ মতলব হলো অন্য হকদারদের হক নষ্ট করা যে অন্যরা হয়তো পেয়ে যাবে তো তাদেরকে ঠকানোর জন্য তারা যাতে না পায় এই জন্য স্ত্রীকে দেওয়া ছেলে মেয়েকে দেওয়া এই জন্য ওয়ারিসকে জীবিত অবস্থায় কোনো সম্পদ দেওয়া জায়েজ নাই আমার সম্পদ পাবে হ্যাঁ এটা এমনিই পাবে এমনিই পাবে কিছু করা লাগবে না তারে আমি জীবিত থাকতে দিব কেন আর জীবিত থাকতে আমি কয়দিন হায়াত আছে আমার জীবন শেষ শেষ দিকে কিভাবে যাবে আমি কেমনে জানি আমার সম্পদ আরেকজনের দিয়ে আমি ফকির বসে থাকবো কেন অনেক বাবা আছে আমার কাছে এরকম কয়েকশো মামলা আছে বিভিন্ন জায়গা থেকে দেশের এরকম প্রশ্ন আসে এখন এই ঝামেলা সবচেয়ে জটিল অনেক মা বাবা এরকম ছেলে মেয়েরা সম্পদ দিয়ে অনেক কষ্ট করতেছে মা বাবা তো খুলনার একজন আছে বাবা কি করছে ছেলে মেয়েদেরকে সবাইকে জমি দিয়ে দিছে এরকম জীবিত থাকতে সব দিয়ে উনি ফকির হয়ে বসে দিছে সবাই দিয়ে দিছে তাদের দেওয়ার পরে এখন ছেলেরাই তার বাড়ি থেকে বাইর করে দিছে এখন মেয়ের বাড়িতে যায় থাকে হ্যাঁ, এখন মেয়ের বাড়িতে গিয়ে ওই বাবা থাকে তা আমি কে মেয়ের বাবার বাড়ি থাকে তো মেয়েরও জায়গা দেওয়া উচিত না আমি বললাম যে তার মেয়েরা সবাই ফিটি বাইর করে দেওয়া উচিত সে দিছে কেন তাকে আল্লাহ বলে নাই দেওয়ার জন্য হে দিতে গেছে কেন সে মারা গেলে তো ছেলে মেয়েরা এমনিই পাবে তার সম্পদ সে যতদিন জীবিত আছে তার সম্পদ সে ইচ্ছা মতো ভোগ করবে খাইবে সদাকা করবে তারপরে আপনার সে এখান থেকে আল্লাহ রাস্তায় দান করবে তারপরে আপনার সেই অসুস্থ হইলে চিকিৎসা করবে তার নিজের যত প্রয়োজনীয়তা আছে সব সে করবে করার পরে যা থাকবে সেগুলো তো ওয়ারিসেরা এমনি পাবে এই জন্য জাগা জমিন ছেলে মেয়েদেরকে স্ত্রীকে দেওয়া দরকার নেই মানে মানে ওয়ান থার্ড হলো ওসিয়ত করা যাবে ওসিয়ত ওয়ারিসকে করা যাবে না ওসিয়ত করতে হলে যে আপনি মারা যাওয়ার পরে সম্পদ পাবে না তাকে ওসিয়ত করতে হবে নবিসাম এটা স্পষ্ট করে দিচ্ছেন যে লা ওয়াসাইয়াতা লি ওয়ারেসিন যে ওয়ারেসের জন্য কোনো ওসিয়ত হবে না ওসিয়ত হলে ধরেন ওসিয়ত ওই জায়গায় যেমন ধরেন আমি জীবিত থাকাকালীন আমার একটা ছেলে মারা গেল তো ওই ছেলের ঘরের ছেলে নাতি নাতিন আছে না তা আমি যদি জীবিত ছেলেটা মারা গেছে তো ওই নাতি নাতনি কিন্তু আমার সম্পদ পাচ্ছে না মারা যাওয়ার পরে তারাও আরিস হচ্ছে না তো তাদের জন্য কি করতে হবে তাদের জন্য ওসিয়ত আল্লাহ পাকের জন্য ওসিয়তের বিধান রাখছেন আর হেবাটা হলো হেবার আলাদা বিধান আমাদের দেশে যেটা হেবা হয় এটা হলো সরকারকে রেজিস্ট্রি খরচের টাকা না দেওয়ার জন্য ফাঁকি দেওয়ার জন্য এটা হেবা দলিলের নামে মানে সরকার রেজিস্ট্রি খরচের যে টাকাটা পাইতো এটা যাতে না দেওয়া লাগে এটা বাঁচানোর জন্য হেবা দলিল শরীয়তের যে হেবা সে হেবা হলো আমার কাছে এত সম্পদ যেটা রাখার জায়গা নাই কোটি কোটি টাকার সম্পদ অগণিত সম্পদ তা আমি মনে করতেছি এত সম্পদ দিয়ে আমি কি করব তো অল্প অল্প সম্পদ হাদিয়া দিয়ে আমার ওয়ারিস যারা আছে অল্প অল্প সেটা সব না অল্প অল্প সম্পদ হাদিয়া দিব তো হাদিয়া দিতে হলে শরীর নিয়ম হলো ছেলে মেয়ে যতজন আছে সবাইকে সমান মারা যাওয়ার পরে ওয়ারিসি সম্পদ যেটা সেটা কিন্তু ছেলেরা ডাবল মেয়ে অর্ধেক কিন্তু হেবা দিবেন যেটা এটা মেয়ে অর্ধেক পাবে না মেয়ে ফুল পাবে এই জন্য হেবা দিলে মেয়েদের লাভ হেবা হইলে মেয়েরা লাভবান মানে ছেলেকে যতটুকু দিবেন আপনি সেম মেয়েকে দিতে হবে ছেলেকে পাঁচ শতাংশ দিলে মেয়েকেও পাঁচ শতাংশ দিতে হবে ছেলে মেয়ে সবাইকে আপনি আপনার অগণিত সম্পদ এত সম্পদ দরকার নেই আপনি খুশি হয়ে অল্প কিছু সম্পদ এদেরকে দিলেন এটা স্ত্রী ছেলে মেয়ে যতজন আছে সবাইকে সমহারে দিতে হবে তখন এটা হেবা কিন্তু যদি আপনি ওই ছেলেদেরকে ডাবল দিলেন মেয়েদেরকে অর্ধেক দিলেন তাহলে এটা আর হেবা হইল না আরেকটা হলো কি করে ওই অনেক জায়গায় দেখবেন যে বাবারা যখন ওই হজে যায় বিশেষ করে আমাদের দেশে তো ছেলেরা মনে করে যে যে বাবার এই সময়টা একটা সুযোগের সময় দুর্বলতার সময় হ্যাঁ বিদায় হয়ে যাচ্ছে তো বাবাকে বলে যে আব্বা আপনি তো দুনিয়া থেকে চলে গেলে আর হজে যাইতেছেন ফিরিয়ে আসেন কিনা তাও তো ঠিক নাই সবাই থেকে বিদায় দিতে নিয়ে যাচ্ছে যে মরিয়ে যাইতে পারে সেখানে তো যেহেতু যাচ্ছেন আপনার মেয়েরা তো পরে ঝামেলা করব তো মেয়েদেরকে ডাকি অল্প অল্প দিয়ে দেন কি মেয়েরা পাইব হয়তো একজনে বিশ শতাংশ করে তো দুই শতাংশ করে দিয়ে দেন তো বাবা কি করে মেয়েদেরকে ডাকে ডাকে বলে যে শোন মায়েরা আমি তো আসলে দুনিয়াতে আসি বলে পাইতেছ বাবা না থাকলে কিছুই পাবি না আব্বা আসি বলে কিছু পাইতেছ আব্বা না থাকলে এটাও পাবি না তো যা ধর আমি হজে যাইতেছি বাবারে মাফ করে দিস এই দুই শতাংশ দুই শতাংশ করে নিয়ে যা হ্যাঁ এরকম দিয়ে দিল কিছু কিছু দিয়ে দিল দিয়ে মানে মেয়েদেরকে মাহরুম করে বঞ্চিত করে হ্যাঁ ওই ছেলেদেরকে সব দিয়ে তারপরে আবার হজে যায় অর্থাৎ সে হজের দিকে রওনা দিচ্ছে না সে জাহান নামের দিকে রওনা দিচ্ছে সে কত বড় ঝুলুম করে জালেম হয়ে সে হজে যাচ্ছে সে তো বুঝতেছে না সে মনে করতেছে ভালো কাজ করে গেছে আরেকটা বিষয় হলো দেখবেন সৌরা আন্নাসার এগারো বারো তেরো চোদ্দ এই আয়াতগুলোতে সম্পত্তির যে বন্টন সেখানে আল্লাপাক বারবার একটা কথা বলছেন মিম্মা তারাকা এই শব্দটা খেয়াল করবেন ওই আয়াতের মধ্যে মিম্মা তারাকাল ওয়ালিন নেসা মিম্মা তারাকাল এদের মিম্মা মিম্মা মানে যেটা রেখে যায় মানে শরীয়তে ওয়ারেসি সম্পত্তি বন্টনের বিধানে হইল মিম্মা তারাকা মানে রেখে যাওয়ার পরে সম্পদটা বন্টনযোগ্য হয় মানুষ মারা যাওয়ার আগে তার সম্পদ কোনোদিন বন্টনযোগ্য হয় না তা আপনার এখনো ফলটা খাইবার যোগ্য হয় না আমটা পাকেই নেই আপনি কাঁচা থাকতে পাকাই ফেলতেছেন জীবিত থাকতে আপনি দিচ্ছেন জীবিত থাকতে আপনি বন্টন করার এখন আপনার সম্পদটা বন্টন করার যোগ্যই হয়নি এটা যোগ্য হবে আপনি মারা যাওয়ার পরে তখন এটাকে বলা হয় তারিকা যে সম্পত্তির যেটা বন্টন হবে সেটাকে জি অবশ্যই পারবেন না কেন ইনশাল্লাহ আমাদের কাজে তো এটা আপনাদেরকে আল্লাহ দিন পালনে সহযোগিতা করা এটাই তো আমাদের কাজ তা আমরা পারবো না কেন ইনশাল্লাহ আপনি যে কোনো সমস্যা আপনি সময় করে বসে সুন্দর করে ঠিক করে নেবেন জি জি আলহামদুলিল্লাহ বুঝতে পারছি আটটি খাতে দিতে হবে না যে কোনো একটা খাতে দিলেই হবে এটা জি সেখানে কি করবেন জি প্রথম বিষয় ভাই যেটা বলছেন যে আটটা খাতে দিতে হবে নাকি যে কোনো একটা খাতে আটটা খাতে দেওয়া জরুরি না কোনো কোনো ফকিরা বলছেন যে আটটা খাতে দেওয়ার কথা কিন্তু জমহুর অধিকাংশ ফকিরদের সহি মত হইল যে যে কোনো একটা খাতেও দিতে পারেন দুইটা খাতেও দিতে পারেন তিনটা খাতেও দিতে পারেন আটটা খাতে দেওয়া জরুরি না না ওইটার প্রশ্ন শেষ হয় নাই তো <laughs> জি ওনারটা শেষ হয় নাই দ্বিতীয় বিষয় হলো এই বা যেটা বলছেন যে ফের রাকাব মানে এখানে গোলাম আজাদ করার জন্য দাস মুক্তির জন্য আছে তো ভাই বলছেন যে দাস তো নাই পাবেন কোথায় দাস পাবেন দাসের বিধানটা ইসলামে রহিত হয় নাই ইসলামে গোলামের বিধান কি আমদ পর্যন্ত প্রযোজ্য আছে ইসলামের জেহাদও রহিত হয় নাই মানসুখ হয় নাই জেহাদ কিন্তু আছে আল জেহাদ ও মাহাদিন ইলা ইয়ামেল কেয়ামা নবী বলছে কেয়ামত পর্যন্ত জেহাদ অব্যাহত থাকবে এটা বাতিল হয় নাই কিন্তু জেহাদ কখন হবে কোথায় হবে কার নেতৃত্বে হবে কিভাবে হবে শরীর অনেক নিয়ম কারণ আছে খালি একজন হুট করে জেহাদ বলবো আর লাপমারি দৌড় দিবে শহীদ এত সোজা জিনিস না হ্যাঁ, এখানে জেহাদের শরীর অনেক বিধিবিধান আছে যে জেহাদ সবাই ডাক দিতে পারবে না জেহাদ কে ডাক দিবে জেহাদের আহ্বানটা জানাবে কে এটা ঠিক করতে হবে তারপরে জেহাদে আপনি কার বিরুদ্ধে জেহাদ করবেন মুসলমানের বিরুদ্ধে কি জেহাদ হয় নাকি আপনি জেহাদ কাদের বিরুদ্ধে হবে কেন হবে কখন হবে কোন মুহূর্তে হবে জেহাদের অনেক বিধিবিধান আছে তো আপনার জেহাদ হবে যে কোনো জায়গায় কেয়ামতের আগে ধরেন আপনি ফিলিস্তিনে যেটা হচ্ছে ফিলিস্তিনের এটাকে জেহাদ না যে তাদের জন্মভূমি থেকে তাদেরকে উৎখাত করছে তো জন্মভূমির যে অংশটুকু অল্প একটু আছে সেটার মধ্যেও তারা থাকতে পারতেছে না তো এটা জেহাদ হচ্ছে না এরকম কেয়ামত পর্যন্ত বিভিন্ন জায়গায় জেহাদ অব্যাহত থাকবে এই জেহাদের মাধ্যমে যাদের বিরুদ্ধে আমাদের জেহাদ তো ওই মুশরিকদের মধ্য থেকে যারা বন্দী হয়ে আসবে আমাদের কাছে তারা তো আমাদের গোলাম হবে পুরুষেরা দাস হবে নারীরা দাসী হবে কিন্তু ইসলামের বিধানটা হলো দাস দাসী একদিক দিয়ে আসবে আরেক দিক দিয়ে বের হয়ে যাবে মানে দাস দাসী থাকবে না মানে দীর্ঘদিন থাকবে না ধরেন এই বছর দাস দাসী পাঁচশো জন আসছে আগামী বছর রমজান আসার আগে আগে পাঁচশো জন আজাদ হয়ে যাবে পরিস্থিতির কারণে না মানে ইসলাম এমন কিছু বিধান দিছে যে এগুলো তাড়াতাড়ি এগুলো সব আজাদ হয়ে যাবে যেমন আপনার সিয়ামের মধ্যে সিয়ামের কাপ্পারা রোজার কাপ্পারা রোজার কাপ্পারার মধ্যে দেখবেন একটা আছে যে এই ষাট দিন রোজা রাখা অথবা গোলাম আজাদ করা তা আপনি গোলাম আজাদ করে দিলে একটা কাপ্পারা হয়ে যাচ্ছে আপনি এখানে গোলাম আজাদ করে দিলেন তারপরে স্ত্রীর সাথে ওই যে জেহার করলেন জেহারের কাপ্পারা গোলাম আজাদ করা সেখানে আপনার আজাদ গোলাম অনেক গোলাম এখানে আজাদ হয়ে যাবে তারপরে আপনি শপথ করছেন কসম করছেন কসমের কাপ্পারা গোলাম আজাদ করা আপনি সেখানে গোলাম আজাদ করে দিলেন এইভাবে গোলাম আজাদ করতে করতে এই যে এই আপনার জাকাতের এখানে যে আপনি গোলামাকে জাকাত দিলেন হে জাকাতের মাধ্যমে সে মনে বেড়ে দিয়ে সে আজাদ হয়ে গেল এইভাবে এইভাবে সব আজাদ হয়ে যাবে কিন্তু গোলাম থাকবে অর্থাৎ আল্লাহর কোনো বিধান আল্লাহ এমনি এমনি বলেন নাই এটার হ্যাঁ এটা হয়তো মানে সবসময় প্রযোজ্য হচ্ছে না কিন্তু এমন সময় থাকবে যখন প্রযোজ্য হবে যে ভাই কি বলছে জি নিজের সম্পদের কতটুকু দান করতে হবে পারবে এটার সুনির্দিষ্ট সীমা নেই তবে ওসিয়তের ব্যাপারে আল্লাপাক নির্ধারণ করে দিচ্ছেন যে মানে তিন ব্যাগের এক ভাগ সর্বোচ্চ ওসিয়তের সীমা তিন ব্যাগের এক ভাগ এখন ওসিয়তের সাথে যদি আপনার সদাকাও থাকে বা ওয়াকফ থাকে আপনি চাচ্ছেন যে ওয়াকফ করবেন সদাকাও করবেন অনেক কিছু করবেন এখন আপনি যত কিছুই করবেন ফকিদের বর্ণনা হলো ওই তিন ব্যাগের এক ভাগের মধ্য থেকেই করতে হবে বুঝতে পারছেন মানে ওয়াকফ ওসিয়ত যা যা করবেন সব ওই তিন ভাগের এক ভাগের ভিতরে তিন ভাগের এক ভাগের উপরে যাতে না যায় নামাজের সময় গেছে আল্লাহ রাস্তা দিবে এটা হলো বর্তমান জমানা আর আগের জমানা এক না আগের জমানায় রেজিস্ট্রি লাগতো না মুসলিমদের কথাই ছিল রেজিস্ট্রি মুমিন যখন মুমিন মুমিনের কথাও মুমিন কিন্তু এখন মুমিনের কথার কোনো দাম নাই ইমানে নাই মুমিন কই পাইবেন <laughs> ইমান থাকলে এটা মুমিন আমরা গত জুমায় ইমান বঙ্গের দশটা কারণ আলোচনা করছি খোদ্ায় দশটা দ্বারা ইন্টারনেটে পাবেন আজকালের মধ্যে এসে যাবে ইনশাল্লাহ তো এই দশটা ধারা আমি বলছি যে দশটা ধারা এক একটা ধারা উপধারা দিয়ে যদি আমরা বিশ্লেষণ করি তো বাংলাদেশে মুমিন পাওয়াই তো মুশকিল খুঁজেই তো পাবেন না ইমান তো সবার ভেঙে গেছে এক একজনের এক এক ধারায় ভেঙে গেছে কারো নয় নম্বর ধারা ভেঙছে কারো দশ নম্বর ধারা ভেঙছে কারো পাঁচ নম্বর ধারা ভেঙছে দেখবেন যে ইমানদারে খুঁজে পাবেন না আপনি এই দশটা ভালো করে বুঝবেন তো এখনকার ইমানদারদেরকে যদি ছেলে মেয়েদেরকে বলে যান যে এইভাবে দোকানের ভাড়াটা দিয়ে দিবে কিছুদিন পরে দিবে না বুঝছেন এই যে কালকে আমার কাছে একজন আসছে যে বাবা দশ শতাংশ জমি মসজিদের জন্য ওয়াকপ করে গেছে ছেলেরা কয় এখন পাঁচ শতাংশের বেশি দিবে না বাবা দশ তাও দলিল করে দিয়ে গেছে দলিল করে দিয়ে গেছে বাবা দশ শতাংশ মসজিদের জন্য কিন্তু দলিলটা যে করছে ওই মসজিদ যে জায়গায় সেই জায়গার ইয়া দেয় নাই দাগ নম্বর দেয় নাই দাগ নম্বরটা আরেক জায়গার তো মসজিদ এক জায়গায় এখন ছেলেরা বলতেছে পাঁচ শতাংশের বেশি দিবে না দেখেন বাবা লিখিত ওয়াকফ করে গেছে তাও ছেলেরা দেনা তা আপনি মুখে বলে যাবেন আর ছেলেরা দিবে এই জন্য কি করবেন আপনি যা দান করা দরকার সদাকায় যা রিয়া করা দরকার আপনি থাকতে কারো উপরে ভরসা করবেন না আপনি নিজে মসজিদের নামে দলিল করে মাদ্রাসার নামে দলিল করে বা যে উদ্দেশ্যে বাক্য করবেন একেবারে পাকা দলিল করে বুঝাই দিয়ে যাবেন যাতে কেয়ামত পর্যন্ত আপনার এটা আর কেউ দখল করতে না পারে এবং ওইটা দেখাশোনা করার জন্য একজনকে মোতাবাল্লে নিযুক্ত করে যাবেন যে আমারও বর্তমানে উনি আমার এই যে উদ্দেশ্যে বাক্য করলাম এই উদ্দেশ্যটা যাতে বাস্তবায়ন হয় তার উপরে দায়িত্ব দিয়ে দেবেন জি হ্যাঁ, হ্যাঁ যে বিধান আছে ওই দলিলের মধ্যে মোতাবালের উল্লেখ থাকবে আপনি একজন মানুষকে যে আপনার এই সম্পদটা রক্ষণাবেক্ষণ করবে আমানত দারিতার সাথে এরকম ব্যক্তিকে দিয়ে হ্যাঁ ওই ব্যাপারে দলিল লেখা থাকবে যে সে মারা যাওয়ার আগে একজন দিন মত মোত্তাকেন মানুষকে সে নির্বাচিত করে দিয়ে যাবে এভাবে পর্যায়ক্রমে থাকবে তাহলে ভাই কিছু বলতে চাইছিলেন <laughs> জি জি হ্যাঁ, জি জি জি আলহামদুলিল্লাহ এটার ব্যাপারে আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম দিন আপনারা মোটামুটি সবাই চিনেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রাহেমাউল্লাহ চিনেন তো নাকি হ্যাঁ তো উনি তো আলহামদুলিল্লাহ ওনার এলমি অবস্থা এলমি এলমি ওজন কতটুকু ছিলেন অনেকে হয়তো জানতেন না বুঝতেন না মানে এরকম আলেম বাংলাদেশে জন্ম খুব কমে হয়েছে তা আল্লাহ নিয়ে গেছেন কিন্তু ওনার এমন কিছু গুরুত্বপূর্ণ বই লিখে গেছেন যেগুলা যুগ যুগ ধরে বাংলা ভাষার মানুষদের যুগের চাহিদা মিটাবে ভাই যেটা বলছেন ওসর ওসরের উপরে আজ পর্যন্ত কেউ এত পূর্ণাঙ্গ বাংলা ভাষায় কোনো আলেম বই লেখেন নাই একমাত্র উনি লিখে গেছেন ওসরের উপরে এই বসুন্ধরার মুফতি আব্দুর রহমান সাহেব প্রথম যখন এই আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের নাম শুনছেন বলছে উনি তো ওহাবি হ্যাঁ। পরে উনি যখন ওই যে ওখানে একটা ছাদের উপরে অর্থনীতির উপরে এখানে ইয়া খুলছেন কোর্স খুলছেন ওই বিল্ডিংটা তো অর্থনীতির উপরে ইসলামী অর্থনীতির উপরে পরে যখন অর্থনীতি পড়ানো শুরু করছেন তখন বাংলা ভাষায় কোনো বই নেই তাকে ওসমানী সাহেবের কিছু বই আছে পাকিস্তানের অনুবাদ করছেন ওনারা আরও কিছু বই করছেন তা আবদুল্লাহ জাহাঙ্গীর স্যারের এই বইও এখানে আনা হয়েছে আনার পরে মুফতি সাহেব দেখছেন এবং ওনার যত মুফতিরা আছে তারা দেখছেন দেখে বলছেন যে এই মানের বই তো বাংলাদেশে আর কোনো আলেম লেখে নেই বুঝতে পারছেন মানে ইসলামী অর্থনীতি জানতে হলে আপনার এই বইয়ের বিকল্প নাই বাংলাদেশে এখানে ওষর সম্পর্কে স্যার একেবারে বিস্তারিত যে বাংলাদেশের জমিগুলো ওষরে জমি কিনা এই ব্যাপারে আলোচনা করছেন তারপরে এই ওসর কোন কোন ফসলের উপরে কিভাবে হবে একেবারে বাংলাদেশে যত ফসল উৎপন্ন হয় কোনো ফসল স্যারে বাদ দেন নাই ধানের কিরকম হবে পাটের কিরকম হবে গমের কিরকম হবে আলুর কিরকম হবে শশা ক্ষীরা যা আছে বাংলাদেশে উৎপন্ন হয় এই বাংলার মাটিতে যা ফসল হয় সব ফসলের কোনটার কতটুকু নেশাব কোনটা কতটুকু হইলে জাকাত দিতে হবে কোন কোন ফসলের নেশাব থাকবে কোনটা থাকবে না সব বিস্তারিত আছে এজন্য এটা আমরা তো অল্প সময় বিস্তারিত বলতে পারবো না তবে মূল পয়েন্ট হলো বাংলাদেশের জমি ওসরে জমি বাংলাদেশের সকল জমি ওসরে জমি তো সুতরাং এই জমির উপরে ওসর পরজ হবে সেই ক্ষেত্রে মানে যেই ফসলগুলো এই যেমন ধান তারপর আরো কিছু কিছু ফসল আছে কিছু আছে আপনার স্বাভাবিক বৃষ্টির পানিতে হয় আবার কিছু আছে সেচের পানিতে হ্যাঁ সেচের পানিতে যেগুলো হয় সেগুলো বিশ ভাগের এক ভাগ আর যেগুলো সরাসরি আল্লাহ প্রদত্ত বৃষ্টির পানিতে হয় সেগুলো দশ ভাগের এক ভাগ হ্যাঁ এরপরে আবার আরও বিষয় আছে যে খরচ হয় এই খরচের গুলা বাদ যাবে কিনা বা কোনটার খরচ খরচ এখন তো কিন্তু খরচে বেশি ফসল যা হয় তার থেকে তো খরচে বেশি বর্তমানে এখন খরচ বাদ যাবে কিনা এটা নিয়ে আবার ফকিদের অনেক লাভ আছে ইমাম মোহাম্মদ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ বলছে কোনো খরচ বাদ যাবে না কিন্তু ইমা আবু হানিফা রহমতুল্লাহ বলছেন যে খরচ বাদ যাবে তো এখানে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলোর সরাসরি সমাধান নাই ফকিরা বলছেন যে যেই যুগে এটা সরকার কার্যকর করবেন সেই যুগের ওলামারা এটা সিদ্ধান্ত দিবেন অবস্থা ভেদে হ্যাঁ, এরকম অনেকগুলা এর সাথে সম্পৃক্ত ওই বইটা পড়বেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে জাকাত ওষুধ সম্পর্কে জানতে হলে ওই ওই বইটা পড়ার চেষ্টা করবেন জি ও বই কোথায় পাবেন বই আমাদের নদ্দা সরকার বাড়ি মসজিদে যাবেন সরকার বাড়ি মসজিদে যে কোনো শুক্রবারে জুমা অথবা তাপসিরে আমাদের ওখানে লাইব্রেরি আছে বইটার নামে হলো ইসলামে জমি কোন কোন ধরনের জমি জমির তো কয়েক রকমের জমি বলছে তো বাড়িঘর হইলে তো তার ওইটা কোটি কোটি টাকা জমি হইলে ওইটার উপরে কোনো জাকাত আসবে না আপনি ওই সময় ছিলেন না মানে আমরা প্রথমে যে আলোচনা করছি বলছি না কয়েক রকমের জমি আছে যেটা নিজের বসবাসের জন্য যে জমি ভিটে বাড়ি সেটা তো কয়েক কোটি টাকার বাড়ি হলেও কোনো জাকাত আসবে না জমি কতটুকু দরকার আমার আমার একটা বাড়ি আছে দশ বিঘার পর আমি একটা বাড়ি বানাইছি জি না যদি একটা বাড়ি হয় সেটা আপনি বড় করে বানান যেভাবে বানান আপনি বাড়া দেওয়ার জন্য বানান নাই বাড়া দেওয়ার হইলে কিন্তু সেটা আরেক মাসালা চলে যাবে আপনি শুধু থাকবেন পরিবার নিয়ে আপনি বসবাস করবেন সেটা যত বড় করেই বানান ওইটা আপনার বসবাসের বাড়ি হিসাবে গণ্য হবে কিন্তু আপনি বাড়া দেওয়ার জন্য বানাইলে সেটা আবার ভিন্ন বিষয় হ্যাঁ আমি বুঝতে পারছি যে মানে জমি আছে অনেক টাকার কিন্তু না অন্য জায়গার যেটা জায়গা আছে সেটা যদি এরকম হয় যে উনি দাম বেশি হলে বিক্রি করে দিবেন কি উদ্দেশ্যে সেটা হ্যাঁ থাকার জন্য তো আর বাড়ি তিনটা লাগবে না একটাই বাড়ি হিসাবে নির্ধারণ হবে ও গ্রামের বাড়িতে যদি গ্রামের বাড়িতে ওই রকম হয় তাহলে অসুবিধা না তাহলে ওইটাও বসবাসের বাড়ি হিসাবে ঠিক হবে কিন্তু যদি এরকম হয় যে মানে আমি এক জায়গায় কিনে রাখলাম সেখানে বাড়িও করতে পারি বা বিক্রিও করে দিতে পারি জমি কিনে রাখলাম তো তাহলে এটা জাকাত দিতে হবে আচ্ছা, মনে করেন যে আমার আমার বসবাসের জায়গা আছে বসুন্ধরা দুটা প্লট আছে এটা তো আমি থাকার জন্য না অর্থাৎ ব্যবসার জন্য কিনেছি ওনার কোশ্চেনটা থেকে প্রশ্ন করতেছি হ্যাঁ। যে ওই দুইটা প্লট আমি এখন বিক্রি করবো বিক্রি করে মানে দাম বিশ কোটি টাকা জি জি আলহামদুলিল্লাহ জাকাত দেওয়ার ক্ষমতা নাই বলতে যদি আমার অন্য কোনো টাকা পয়সা না থাকে আছে এই ধরেন এই প্লট দুটা এখন প্লট এগুলো বিক্রি করলে জাকাত দিতে পারবো বিক্রি না করলে জাকাত দিতে পারবো না তখন শরীর মাসালা হলো ওই প্লট বিক্রি করতে হবে বিক্রি করে জাকাত দিতে হবে আর এই বছর বিক্রি করতে পারেন নাই কথা বন্ধ করেন এই বছর আপনি বিক্রি করতে পারেন না এখন তো জমি জায়গা আপনি কইলে আর বিক্রি করতে পারবেন না তা আপনার ধরেন জাকাত পরজ হয়েছে এই বছর রমজানে তা আপনি চেষ্টা করতেছেন বিক্রি করতে পারতেছেন না বিক্রি করতে করতে আরো এক বছর হয়ে গেছে যখন বিক্রি করবেন তখন দুই বছরের জাকাত দিয়ে দিতে হবে একসাথে জাকাত মানে কাজা হয়ে থাকবে যখনই বিক্রি করবেন জয় কয় বছর অতিবাহিত হয়েছে কয় বছরের জাকাত দিবেন আর ভাই সর্বশেষ যেটা বলছেন আমরা এটা দিয়ে শেষ করে দিই তারা বিহের ব্যাপারে ভাই একটু বলছেন যে তোর রমাদান সরকারি জাকাত পানটা আপনার মনে চাইলে দিতে পারেন না মনে চাইলে দিবেন না ওটা তো দিতে সরকার বাধ্য করে নাই সরকার বলছে আপনাদের ভালো লাগলে দিয়ে না ভালো লাগলে দিয়েন না হ্যাঁ দিলে দিলে অসুবিধা নাই সরকার তো জাকাত ওই যে আটটা খাত ওই আটটা খাতে ব্যয় করবেন সেটা বলেই তো ইসলামিক ফাউন্ডেশন নিতেছে তা আপনি সেখানে দিয়ে দিলেন কোনো অসুবিধা নেই হ্যাঁ, তারা যদি নাও করে সেটার জন্য আপনি দায়ী না কারণ আপনার থেকে নেওয়ার সময় বলছে যে আমরা সরি বিধান অনুযায়ী দিব এরপরে না দিলে সেটা দায় তারা আর আপনি যদি সরাসরি দিতে পারেন ফকির মিসকিন এদের হাতে তো আপনি এটাই উত্তম আরেকজনকে দিয়ে সন্দেহের মধ্যে বসে থাকার থেকে মানে নিজের হাতে যদি পৌঁছায় দিতে পারেন সেটা আরো উত্তম আচ্ছা সর্বশেষ হ্যাঁ, সর্বশেষ এই মশালাটা আমরা আলোচনা করে শেষ করে দেবো ভাই তারাবির ব্যাপারে জানতে চাচ্ছেন তারাবির ব্যাপারে কয়েকটা বিষয় যে তারাবি কি আট্রাকাত না বিশ্বাকাত বা রাকাতের কোনো সংখ্যা আছে কিনা এটা হলো মূল বিষয় এটার ব্যাপারে আমাদের একটা আলোচনা আছে ফেসবুকে এই আলোচনাটা তো গত বছর করা হয়েছে তো এই গত দু তিন দিন আগে এটা আবার আমাদের ফেসবুকে দেওয়া হয়েছে দুই তিন দিনে দেখছি যে বারো তেরো হাজার হয়ে গেছে ডেলি মানে দুই হাজারের উপরে দর্শক খালি এটা শুনে এটা মানে দেখবেন তো ছোট্ট এই চার পাঁচ মিনিটের জি ইউটিউবও আছে আবার আমাদের ফেসবুক আমাদের ফেসবুকের সাথে ইয়া করে নেবেন আমাদের তাপসিরুল কোরআন ডট কম এই ওয়েবসাইট আছে ওখানে পাবেন তো সংক্ষিপ্ত কথা হলো যেটা যে তারাবি সলাতুর তারাবি সলাতুর তারাবিটা মানে ফরজ ওয়াজিব কোনো বিষয় না এটা সুন্নত কারো কারো মতো মুস্তাহাব ইমাম নববীর মতো মহাদ্দিস ইমাম বুহারের মতো মহাদ্দিস তারা বলছেন যে এটা মুস্তাহাব আর মোস্তাহাবা সুন্নত একই কথা তো অধিকাংশ ফকিদের কথা হলো এটা সুন্নত সুন্নত মক্কাদা তো সুতরাং সুন্নত সলাপ নিয়ে একতালাপ থাকাটাই স্বাভাবিক এটা কোনো অসুবিধা নেই ফরজ নিয়ে কিন্তু কোনো একতালাপ নেই ফরজ ফজরের কয় জোহরের কয় রাকাত আসরের কয় মাগরীব কয় রাকাত আশা কয় জুমা কয় রাকাত ফরজ নিয়ে কিন্তু কোনো একতালাপ নেই আর সুন্নত নিয়ে একতালাপ থাকতেই পারে যেমন জুমার আগে সারি রাকাত এই যে কাবলাল জুমা কাবলাল জুমা আছে কিনা এটা নিয়ে কিন্তু বড় একতালাপ আছে কেউ কেউ বলছেন যে কাবলা জুমা আছে আবার অনেক ফকিদের মত হলে এখানে কোনো কাবলা জুমা বলে নির্দিষ্ট কোনো সলাৎ নাই এটা সুন্নত নামাজের জন্য একটা লাভ হয়েছে তারপরে আসরের সুন্নত এটা আছে কি নাই এশার সুন্নত আছে কি নাই মাগরীবের ফরজের আগে আজানা কামতার মাঝখানে আছে কি নাই এগুলো নিয়ে কিন্তু একতলাপ আছে এই সুন্নত নামাজ নিয়ে একতলাপ সব এটা থাকাটাই স্বাভাবিক যেহেতু তারাবিও একটা সুন্নত আর এটার একতলাপটার মূল কারণ হয়েছে আসলে নবী সাল্লা সাল্লাম তারাবিটা মসজিদে আদায় করেন নাই যদি মসজিদে সাহাবিদেরকে নিয়ে আদায় করতেন তাহলে এই একতালাপটা সূচনা হইতো না নবী সাল্লাম তারাবি আদায় করতেন নিজে ঘরের মধ্যে একাকি শুধু চার তিন দিন আদায় করছেন এটাই হাদিসে আসছে চতুর্থ দিন নবী সাল্লাম আসেন নাই প্রথম দিন শুরু করছেন রাত্রে আদায় করা কয়েকজন সাহাবি অংশগ্রহণ করছেন দ্বিতীয় দিন আরো বেড়ে গেছে তৃতীয় দিন আরো বেড়ে গেছে চতুর্থ দিন যখন শুনছে যে আল্লাহ রসুল মসজিদে সলাদ আদায় করতেছেন সব সাহাবিরা চলে আসছে হেদিন নবী সালাম নাই তো ফজরের সময় আসছেন নবী সালাম এসে বলছেন যে তোমরা যে আসছো এই খবর কিন্তু আমার আছে আমি ইচ্ছা করে আসি নাই কারণ আমার আশঙ্কা হচ্ছে আমি যদি তোমাদেরকে নিয়ে এত গুরুত্বের সাথে আদায় করে দিই আল্লাহ যদি ফরজ করে দেন আমার উম্মতের কষ্ট হবে আল্লাহ নবিসাম উম্মতের জন্য কত চিন্তা করতেন আর সেই উম্মত এখন তারা বেলে ঝগড়া করে আশ্চর্যের বিষয় হলো যে উম্মতের উপরে তারাবি ফরজ হইব এই আশঙ্কা নবী সাল্লাম মসজিদেই আসেন নাই সেই উম্মত এখন তারা তারাবি নিয়ে ঝগড়া করে যে নবী সাল্লাম ঝগড়া থেকে বাঁচার জন্য এই কাজ করছেন এখন উম্মত ঝগড়া করে তারাবি কয় রাখাত হবে আচ্ছা এরপরে নবী সাল্লাম যেই তিন দিন আদায় করছেন মসজিদে এই তিন দিন কয় রাখাত আদায় করছেন এটা নিয়ে এটার ব্যাপারে আপনার মোয়াত্তা ইমাম মালেক এবং কয়েকটা হাদিসের গ্রন্থে আসছে তো নবী সাল্লাম এই তিন দিন আটটা কাতে আদায় করছেন এটাই এসছে আর আশারাদের তুলনাতা স্পষ্ট বলছেন যে নবী সাল্লাম রমাদান গায়ের রমাদানে কখনো এসার পর থেকে ফজর পর্যন্ত আট এগারো রাকাত মানে আট প্লাস তিন এগারো রাকাতের বেশি সলাতে আদায় করেননি এখন এটা নিয়ে আবার কেউ কেউ বলতেছেন যে এটা তাহাজুত নবী কখন রমাদানে গায়ের রমাদানে তাহাজ্জুদ আর কেয়ামুল্লাইল আলাদা দুই নামাজ কখনো আদায় করেন নাই নবী সাল্লাম একটাই আদায় করছেন সেটা তারাবি হলেও সেটা তাহাজ্জুদ হলেও সেটা কেয়ামুল্লাইল হলেও সেটা যত নামে দেন কিন্তু সলাৎ একটা নবী সাল্লাম ঘুমানোর আগে এত রাকাত আদায় করছেন ঘুম থেকে উঠেই এত রাকাত করছেন এরকম করেন নাই নবী সাল্লাম সবসময় ঘুম থেকে উঠেই করছেন আবু বকরাদুল্লাহ যুগেও এরকম ছিল যার যার মনে যা চাইছে ঘরে আদায় করছে কেয়ামুল্লাইল কেউ মসজিদে জামাতও করেন নাই কেউ আসে না ওমর আদির তালানোর যুগে ওমর আদির তালানো দেখলেন যে সবাই এইভাবে আদায় করতেছে তখন ওমর আদির তালানো চাইলেন যে সবাই একত্রে আদায় হোক তখন এখানে তিনি উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালানুকে ইমাম নিয়োগ করে দিলেন ইমাম নিয়োগ করে দিয়ে জামাত শুরু করলেন এই জামাতটা কয় রাকাত ছিল এটা নিয়ে আবার একতালাপ আছে কোনো কোনো জায়গায় আসছে যে মোসান্নফ ইবনে আবি সাহেবের মধ্যে আসতে বিশ্বাকাত ছিল আবার এই উমরের জামাতটা আট রাকাত ছিল এটাও আসছে তাহলে বোঝা যায় এই দুইটা একত্র করে সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ বলছেন আসলে ওমরাদের তালানোর জামাতটা আটটা কাজ ছিল এটাও সঠিক বিশ কাজ ছিল এটাও সঠিক কারণ হলো ওমরাদের তালানোর জামাতটা এসার পরে শুরু হইতো ফজরের সময় শেষ হইতো <laughs> এসার পরে শুরু হইতো ফজরের শেষ হইতে যায় দুই ইমাম পড়াইতো তবে দেখা গেছে যে চার রেখা পড়াইতো চার রেখা পড়ানোর পরে সবাই চলে যেত কেউ তাওয়াপ করতো কেউ ওখানে যাইতো কেউ এখানে যাইতো ঘুরে ঘাড়ে বিভিন্ন দিকে যাইতো আবার অনেকক্ষণ পরে আসি আবার চার রেখাত হইতো আবার অনেকক্ষণ পরে আসি হইতো এইভাবে আসার পরে শুরু হয়ে পজর পর্যন্ত চলতেই থাকতো এখন কেউ কেউ দেখছেন যে আট টাকাত পাইছে উনি এসে উনি আট টাকাত কেউ বারো টাকাত পাইছে তিন তারাবি পাইছে কেউ বিশ টাকাত পাইছে যতজন যা পাইছে মানে তারাই রাকাত নিয়ে বিতর্ক করেন নাই তাদের বক্তব্য ছিল যে এটা রাত্রিকালীন সলাদ রাত্রিকালীন সলাদ যত পড়তে পারে ততই লাভ আচ্ছা আরেকটা হলো নবী সাল্লাহ ইসলামের ওই আশারাদের যে হাদিসটাতে বলছেন যে নবী সাল্লাহাম এগারো রাখাতের বেশি আদায় করেন না সেখানে আসা আরেকটা কথা বলছেন যে ফালা তাস আল আন হুসনেহিনা ও তৌলিহিনা তোমরা আমাকে ওই আট রাকাতের সৌন্দর্য সম্পর্কে এবং দীর্ঘ দীর্ঘতা সম্পর্কে কোনো প্রশ্ন করিও না মানে ওই আট রাকাতের এক এক রাকাত যে কত লম্বা ছিল সেটা প্রশ্ন করিও না সেটা শুনলে বেহস হয়ে যাবে মানে এক রাকাতে নবিসের সালামের হয়তো এক পাড়া পড়ে ফেলছেন নবিসের সালামের এগারো রাকাত মানে এগারো রাকাতে আপনার দশ পাড়া শেষ হয়ে গেছে সুতরাং ওই লম্বা রাকাতটা তোমরা আদায় করতে পারবে না এই জন্য আশা বলছে ফালাতান হুসনেহীন না ও তুলেহীন না এরপরে আপনার ওমরাদিলতরানোর সময় এসে এটাকে একটু হালকা করা হয়েছে মানে নবিসামের যুগে যে লম্বা কেরাত ওই কেরাত থেকে আস্তে একটু কমানো হয়েছে তো তখন সাহাবাই কেরাম এই মূলনীতি ফলো করতেন যে আমার কেরাত যখন ছোট হবে রাকাত বেড়ে যাবে কেরাত লম্বা হবে রাকাত কমে যাবে তো সাহাবাই কেরামের কাছে রাকাত মূল বিষয় ছিল না আমরা তখন রাকাতের পাগল বাঙালি হইলাম রাকাতের পাগল কত বেশি রাকাত আদায় করতে পারছি ছোট ছোট সুরা দিয়ে আপনি কুলহুয়াল্লা দিয়ে একশো রাকাত পড়ছেন ধরেন প্রতি রাকাতে ছোট ছোট কুলহুয়াল্লা দিয়ে আরেকজনে আপনার পড়ছে দশ শাখাত কিন্তু দশ শাখাতে একেবারে এক পাড়া পড়ে ফেলছে কাঠটা উত্তম হ্যাঁ একজনে দশ রাকাত পড়ছে কিন্তু তেলাবাদ করছে বেশি আর একজনে একশো রাকাত পড়ছে তেলাবাদ করছে কম উত্তম কোনটা আল্লাহ সবাব দিবেন কি রাকাত দেখে দেখি ওই পৃষ্ঠা গনে গনে এক্সামিনার নাম্বার দিয়ে দেবো এই পৃষ্ঠায় দুই লাইন লিখলেন এই পৃষ্ঠায় দুই লাইন লিখলেন মনে করলেন যে এক্সামিনারের তো সময় আছে পৃষ্ঠা উল্টে উল্টে নাম্বার দিয়ে যাবো আমি কয় পৃষ্ঠা লিখছি বাঙালি হয়েছে এই সুযোগের পাগল বাঙালি মনে করে আল্লাহ মনে রাকাত গনে গনে স্বভাব দিয়ে দিব আল্লাহ সুফান দেখবেন যে আপনি কতক্ষণ সময় সলাতের পিছনে ব্যয় করছেন এই সময়টা মূল বিষয় রাকাত মূল বিষয় না আদায় করছেন চারি রাকাত চারি রাখাতে চারি ঘন্টা লাগাইছেন আরেকজনে আদায় করছে বিশ টাকা আদায় করতে দশ মিনিট লাগছে দশ মিনিটেও কিন্তু টাকা হয় আমাদের দেশে তারা বিমানে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পড়া যায় এত বেশি আমরা ছোটবেলায় দেখছি এক ইমাম সাহেব এরকম দশ মিনিটে পড়ে বেলায় সবাইকে হুজুর আপনার এত তাড়াতাড়ি পড়েন তারাবি মানি তাড়াতাড়ি যে যত তাড়াতাড়ি পড়তে পারে তত বেশি স্বভাব আরেক আরেক ইমাম সাহেবকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি রুকুত যান সাজদা যান আপনি একবার সোবান রাব্বিল আজিমতো আমরা একবার বলি সারি আপনি তিনবার কেমনে পড়েন তো হুজুর কয় শোনো আমি হইলাম কলেজ এই কলেজ সিলাই তোমরা হইলে হাতের সিলাই <laughs> আমি তো আলেম আমি তো মেশিনের সিলাই আর তোমরা তো হাতে সিলাও তো হাতে সিলাই তো আস্তে আস্তে এই জন্য আমার এত তাড়াতাড়ি হয়ে যায় তা আপনার বিশ রাকাত পড়লেন দশ মিনিটে আরেকজনে চারি রাকাত পড়লো চারি ঘন্টায় তো কাঠটা উত্তম এই জন্য পরবর্তীতে সাহাবাইকেরাম কি করতেন সাহাবাইকেরাম তাবেনিকেরাম রাকাত মানে যে লম্বা কারাত হইতো বিশেষ করে ওমর রাদিল্লাহ যুগীয় ওই ওয়াইবনে কাব রাদিল্লাহ সহ যারা ইমামতি করতেন এরা এত লম্বা কারাত পড়তেন অনেকে লাঠি নিয়ে আসতেন মানে পড়ে যেতেন এই জন্য লাঠি ভর করে দাঁড়িয়ে থাকতেন এত লম্বা কেরাত ছিল তো পরবর্তীতে সাহবাই কেরাম এবং তাবেইনি কেরামরা বললেন যে শোনো আমরা ক্যারাটটা ছোট করে দিই ক্যারাটটা ছোট করে রাকাত বাড়াই ফেলি ঘন ঘন রুকু করলে সাজদা করলে মোটামুটি যত রাকাতে হোক আদায় করা যায় এজন্য মক্কা সাহাবিরা কি করতেন মক্কাতে যে সকল সাহাবাইকেরাম তাহাবাইনেকেরাম থাকতেন তারা চার রেখার তারাবি পড়তেন এরপরে একটা তাওয়াব করতেন হ্যাঁ, একবার তাওয়াব করতেন আবার চার রেখাত পড়তেন আবার তাওয়াব করতেন এইভাবে বিশ শাখাত আদায় করতেন মাঝখান দিয়ে চারটা তাওয়াফও করতেন তারাবির সাথে সাথে তো এইভাবে তারা দীর্ঘ সময় অতিবাহিত করতেন এখন মদিনার সাহাবিরা বললো ওরে আল্লাহ আমরা তো পিছিয়ে গেছি তাদের মধ্যে তো কিন্তু আমলের প্রতিযোগিতা হইতো হ্যাঁ, তাদের মধ্যে আমলের প্রতিযোগিতা কার থেকে কে আমল বেশি করে ফেলতেছে কারণ মক্কা সাহাবিরা দেখতেছে যে বিশ শাখা তারা তারাবিও পড়তেছে আবার তাওয়াফও চারটা করে ফেলতেছে মদিনারা কথা আমরা তো তাওয়াফ পাবো না মদিনা থেকে তাওয়াফ আছে না তখন মদিনাওয়ালারা বললো যে আমরা তারাবি বাড়াই দিব তারা ছত্রিশ শাখাত বিশ রাখাতের সাথে আরো ষোলো রাখাত বাড়াইছে ওই সাত তাওয়াফের পরিবর্তে ষোলো রাখাত এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ মসজিদে নবীর ইমাম ছিলেন ইমাম মালিক কিন্তু মসজিদ নবীর ইমাম এবং ইমাম মালিক রহমতুল্লাহ ছিলেন তাবে তাবেইন তার পিছনে নামাজ পড়তেন তাবেইনেরা বড় বড় তাবেইনেরা ইমাম মালিক রহমতুল্লাহ পিছনে চলা দাঁড়িয়ে করতেন ইমাম মালিক রহমতুল্লাহ ছত্রিশ শাখাত তারাবির ইমামতি করতেন আবার তিন রাকাত ভিতির উনচল্লিশ শাখাত উনচল্লিশ শাখাত চলা দাঁড়াই করতেন মসজিদে নবীতে মানে ওদের সাথে পাল্লা দিয়ে এখন ঠিক আছে আমরা বাংলাদেশে এখন কেউ বলতেছি আট টাকা কেউ বলতেছে বিশ টাকা দুটাই বাদ দেন ছত্রিশ টাকাতে চলে যায় হ্যাঁ মদিনার সাহাবিদের মদিনার তাহাবিদের আমল হইলো কিন্তু ছত্রিশ টাকাতার কথা কেউ বলে না দেখি এটা একেবারে শোনায় যায় না অথচ ইমাম মালিক রহমতুল্লাহ বলছেন তারা আবি ছত্রিশ টাকা মানে উনারা ছত্রিশ টাকাত আদায় করতেন তিন টাকাত ভিতরে আদায় করতেন ভিতির আদায় করতেন জি ইমাম আবু রহমতুল্লাহ মত হলো বিশ টাকাত বিশ জি তারপরে অনেক ইমামের এক এক মত আছে তো মূল কথা হলো মানে সবগুলো নিয়ে সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া একটু আগে আমরা বলছি না যে আপনি কোন রাস্তায় হাঁটবেন এটা তো আগে ঠিক করতে হবে আপনি যদি বলেন যে আমি তাকলিদে শখসি করব। তাকলিদে শখসি বুঝেন তো আমার একটা আলোচনা আছে তাকলিদে শখসি তানাক্কুল বাইনাল মাজাহেব এটা শুনলে আপনার কাছে ক্লিয়ার হবে তাকলিদ কি জিনিস তানাক্কুল কি জিনিস আপনি যদি তাকলিদে শক্সি করেন আপনার ধারা হবে একরকম আর যদি তানাক্কুল বাইনাল মাজাহেব করেন আপনার ধারা হবে আরেক রকম বর্তমানে মদিনার ওলামাই কেরাম যারা আছেন তারা হলেন তানাক্কুল বাইনাল মাজাহেব তা আপনি যখন এটা ফলো করবেন তখন আপনি প্রথমে খুঁজবেন শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া কি বলছেন এ ব্যাপারে মানে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া যে কাজটা করছেন সেটা হলো তিনি চারটা মাঝহাবকে একত্রিত করছেন একত্রিত করে একটা মাজাব বানাইছেন <clears throat> যেমন হানাফি মাজাব একসময় তিনটা মাজাব ছিল হানাফি মাঝাব কিন্তু আলাদা আলাদা স্বতন্ত্র তিনটা মাঝাব মানে আবু হানিফা রহমতুল্লাহের একটা মাঝাব ইমাম মোহাম্মদ রহমতুল্লাহের একটা মাঝাব ইমাম আবু ইসুফ রহমতুল্লাহের একটা মাঝাব তিনটা মাঝহাবকে পরবর্তীতে একত্রিত করা হয়েছে এটাকে বলা হয় তানাক্কুল মানে হানাফি মাঝাবটাও তানাক্কুল তানাক্কুল বাইনাল মাজাহেব সালাসা তিন মাঝহাবকে একত্রিত করে হানাফি মাজাব নাম হয়েছে এভাবে সব মাজাব এরকম ইয়া হয়েছে তানাক্কুল হয়েছে তানাক্কুল কেন করা হয় তানাক্কুল করার উদ্দেশ্য হলো একবার উপরে তাকলিদ করলে আপনার সব কোরআন এবং হাদিসের উপর আমল হয় না কিছু বাদ পড়ে যায় কিন্তু যখন হানাফি মাজাবে তিনটা একত্রিত করা হয়েছে কোন মাসালা দেখা গেছে আবু আনিফ রহমতুল্লাহটাকে নেওয়া হয়েছে কোন মাসালায় আবু ইউসুফ রহমতুল্লাহটা নেওয়া হয়েছে কোন মাসালা মোহাম্মদ রহমতুল্লাহটা নেওয়া হয়েছে বরং তিন ভাগের দুই ভাগ আবু ইউসুফ আর মোহাম্মদেরটা নেওয়া হয়েছে এমন আবু আনিফ রহমতুল্লাহটা কম নেওয়া হয়েছে সেখানে তিনটাকে মিলে একটা করা হয়েছে এটা এটা করা হয় ভালো উদ্দেশ্যে ঠিক একইভাবে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী তিনি সাতশো আটত্রিশ হিজড়িতে অন্তকাল করছেন তাহলে আজ থেকে আরও সাতশো সাতশো না সাতশো আঠাশ হিজড়িতে অন্তকাল করছেন মানে আরও এখন থেকে সাতশো দশ দশ বছর আগে তো তখন তিনি দেখলেন যে মসজিদে হারামের চারিপাশে চারটা মুসল্লা এই পাশে হানাফিরা নামাজ পড়ে এই পাশে শাহফিরা এই পাশে মালিকিরা এই পাশে হাম্বলিরা এক ইমামের পিছায় অন্যরা নামাজ পড়ে না চারিবার জামাত হয় প্রতি ওয়াক্তের পাঁচ ওয়াক্তের বিশ বার জামাত মসজিদে তো তখন উনি বলছেন যে ফেখি মাসালার কারণে এই মুসলমানদের মধ্যে এই বিভেদ কেন তখন উনি এই চারটা মাঝহাবকে একত্রিত করে এক মাঝাবে রূপান্তর করছেন সর্বপ্রথমে ইমাম ইমনে তিনি চারটা মাঝহাবকে একত্রিত করছেন দেখবেন যে উনার পতোয়া আছে ছত্রিশ খণ্ডের ইমাম ইবনে তাইমিয়ার পতোয়া আছে এই পতোয়ার মধ্যে উনি যে কোনো মাস আলায় উনি চারোটা মাঝহাবের মত দলিল সহ আলোচনা করছেন করার পরে উনি দলিলগুলো বিশ্লেষণ করছেন বিশ্লেষণ করে বলছেন যে আমার কাছে এই দলিলটা সবচেয়ে বেশি হক মনে হচ্ছে এই দলিলটা কোনো মাসালায় হানাফি মাজাবেরটা সবচেয়ে হক মনে হয়েছে কোনো মাসালায় আবার সাহাবি মাজাবেরটা কোন মাসালা দেখা গেছে যে মালিকের মাঝাবটা মাঝাবের দিকে উনি তাকান নাই এটা কার মাঝাব উনি তাকাইছেন হলো দলিলের দিকে তখন এই পদ্ধতিটাকে বলা হয় তানাক্কল বাইনাল মাজাহেব মানে চার মাঝাবকে আপনি এক মাঝাবে বলে এটার দরকার কি আমি একজনেরটা মানলে তো হয় এটা মানার দরকার হলো যে দেখা গেছে যে চারজনেরটা যদি আলাদা আলাদা করে মানেন একজনেরটা মানেন তো কিছু আয়াত কিছু হাদিস আপনার আমল থেকে বাদ পড়ে যাবে এই মাঝাবে কিছু হাদিস আমল করে ওই মাঝাবে আর কিছু হাদিস আমল করে তা আপনি এই মাঝাবের হাদিসগুলো আমল করলেন তো এই মাঝাবের হাদিসগুলা রাসুলের হাদিস তো আপনি চার ভাগে করে রাসুল বর্ণনা করেন নাই কোনো হাদিস বলার সময় বলেন নাই যে এটা বাঙালিদের জন্য এটা পাকিস্তানিদের জন্য হাদিস আমার এটা এটা এরকম তো বাক করেন নাই তা আপনি বা হানা এটা হানাফি মাজাবের জন্য এটা এরকম হাদিসকে তো বাক করা হয়নি কিন্তু দেখা গেছে বিভিন্ন কারণে ইমামেরা হয় তাদের কাছে এই হাদিস পৌঁছে নাই অথবা তারা এই হাদিসের থেকে ওই হাদিসকে অগ্রাধিকার দিচ্ছেন বিভিন্ন কারণে তারা অগ্রাধিকার দিয়ে দিয়ে দেখা গেছে ওনারা এটা আমল করেন ওনারা এটা আমল যখন আপনি ছাড়েটা মিলাইবেন তো সব হাদিসের উপরে আপনার আমল হয়ে যাবে এজন্য এটা হলো বেস্ট গুড বেটার বেস্ট মানে আবার ওইটাকে আপনি ভুল বলতে পারবেন না যে হানাফি মাজা ভুল সাহাফি মাজা ভুল ভুল বলতে পারবেন এটা গুড আর আপনার এটা হলো বেস্ট ওইটা ভুল না ইস্তেহাত করলে ভুল হইলেও এক গুণ স্বভাব যদি হানাফি মাজাবের ইস্তেহাত ভুলও হয় তাও ঠিক আছে ওইটা এক গুণ স্বভাব হয়েছে ইস্তেহাত করছে সাহাবি মাজাবের যেটা যদি ভুল হয় ভুল হইলেও ঠিক আছে কারণ এটা ইস্তেহাদের ভিত্তিতে হয়েছে ওটা এমনি মন গড়া হয় নাই এই জন্য সেটা ভুল না সেটাও সহি কিন্তু আপনি সহির মধ্যে আরেকটা হলো আসাহ মানে বেশি বিশুদ্ধ সবগুলোই সহি পাঁচটাই সহি একটা থাকবে আসাহ যেমন দেখবেন যে থানার মধ্যে একটা থানায় অফিসার আছে একই লেভেলে দশজন সবাই যদি সমান অফিসার আছে কার কথা কে শুনবে এজন্য একজন থাকে কিন্তু মানে সিনিয়রিটি থাকে আপনার সহি সবগুলা কিন্তু সহির মধ্যে একটা বেশি সহি থাকবে বিভিন্ন কারণে দেখা যায় এটা আসা তাই এই সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ উনি এরকম চারটা মাজাব বর্ণনা করে দলিলগুলা বিশ্লেষণ করে উনি বলছেন যে এটা বেশি সহি এবং মদিনার ওলামাই আমি এটাই ফলো করেন যে ওনারা কোনো নির্দিষ্ট ব্যক্তি ফলো না করে তারা দলিলের অনুসরণ করেন আমি যেটা বলতেছিলাম তারাবির যতগুলা হাদিস আছে সবগুলাকে সাইকুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তার ফতোয়ার মধ্যে সব হাদিস নিয়ে আসছেন একেবারে একটা বাদ দেন নাই সব হাদিস এনে উনি দেখাইছেন যে তারাবিহের ব্যাপারে আমরা যতগুলো হাদিস পাই এখানে চল্লিশ টাকার থেকে শুরু করে আট টাকার পর্যন্ত আছে সর্বনিম্ন আট সর্বোচ্চ চল্লিশ এখানে আট আছে দশ আছে বারো আছে বিশ আছে বাইশ আছে ছত্রিশ আছে আটত্রিশ আছে চল্লিশ আছে চল্লিশ পর্যন্ত হাদিস আছে তো এরপরে সাইকুল ইসলাম বলছেন যে এই যে আমরা রাকাত পাইলাম এখানে রাকাত মৌলিক বিষয় না আপনি যদি ক্যারাত লম্বা করেন রাকাত কমাই দিবেন ক্যারাত ছোট করেন রাকাত বাড়াই দিবেন এই জন্য আপনি যদি ক্যারাত লম্বা লম্বা ক্যারাত পড়েন তাহলে আপনি আট টাকাতে পড়েন কিন্তু ক্যারাত ছোট করবেন তা আপনি চল্লিশ টাকা পড়েন আপনি রাকাত ধরেই দশ মিনিটে শেষ করে দিবেন আর মনে করবেন যে আমি বিশাল সাবাব করে ফেলছি এটা মূল বিষয় না মূল বিষয় হলো আপনি রমাদানের রাত্রিতে আল্লাহর দরবারে কতক্ষণ সময় দাঁড়ায় রইলেন আল্লাহ সুবাহ তাহলে এটা দেখবেন এটাই হলো তার আবিহের ব্যাপারে তো আমার ওই আলোচনা শুনবেন আরো আরো ক্লিয়ার হয়ে যাবে সুহানা আল্লাহ আসাদ